ফাকরাবুল আলমিন বিভিন্ন স্তরগুলি পার করিয়ে আবার আল্লাহ ফাকরাবুল আলমিন যেমন কমজোর করে দুনিয়াতে নিয়ে এসেছেন আবার কমজোরিতে ফিরিয়ে দেবেন আর তারপরে যেখান থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অর্থাৎ মাটি থেকে সেই মাটিটি আল্লাহ পাক মানুষকে ফিরিয়ে দেবেন মিনহা খালাকুম ওয়ফিহা নঈদুকুম মিনহা তারা তারাতা নখরা আল্লাহ পাক বলছেন এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মিনহা খালাকুম অফিহা নঈদুকুম আর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব একটু চিন্তা করলেই দেখেন যে আমরা মাটি থেকে এসেছি আর মাটিতেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে অমিনহান ওখরে যখন সেখানে ফিরে গিয়ে থেকে যাবেন না বরং সেখান থেকে আল্লাহ ফাকর আব্বুল্লাহ আবার উঠিয়ে নিয়ে আসবেন বিচার দিবসে পুনরায় যেখানে দুনিয়ার কাজকর্মের আল্লাহ পাক হিসাব নেবেন জবাব দিতে হবে যেখানে বদলা পাওয়া যাবে দুনিয়ার কর্মজগতের কাজকর্মের সালাত এবং সালাম নাজিল হুকমেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি মানুষের এই জীবনের প্রত্যেকটি স্তর সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন এবং মানুষ যাতে করে সৎ জীবনযাপন করতে পারে এই জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উত্তম উপদেশ রয়েছে মানব জাতির উদ্দেশ্যে আজকে আলোচনা করব যুব সমাজকে নিয়ে যুব সমাজের জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মূল্যবান কিছু উপদেশ এই মর্মে দু একটি আয়াত পেশ করব আর তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসগুলি কয়েকটি পেশ করব। আমাদের জীবনের যে সব স্তর রয়েছে তার মধ্যে যৌবনের যে স্তরটি রয়েছে এই স্তর বা এই সময় এই পিরিয়ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে দিনের দিক থেকেও দুনিয়ার দিক থেকেও এই যৌবনকালে দিনকে যে ভালো করতে পারল আশা করা যায় যে আগামী জীবনে তার দিনের অবস্থা তার ইমান আমলের অবস্থা তার পরকালের জন্য যে কাজকর্ম সেগুলি সুন্দর থাকবে আর যারা এই যৌবনকালে বিভ্রান্তির শিকার হল যে কোনো ক্ষেত্রে যৌবনকালে আল্লাহ এই নিয়ামত কি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করল তাদের আগামী জীবনে সংশোধনের আশা খুব কমই করা যেতে পারে দুনিয়ার ক্ষেত্রে ওই রকমই যারা এই যৌবনকালে আল্লাহ পাক যেভাবে মেহনত করতে বলেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে দুনিয়ার কাজের ক্ষেত্রে মেহনত পরিশ্রম করল যৌবন কালটি হচ্ছে লেখাপড়ার বয়স শিক্ষা অর্জনের বয়স দিনের শিক্ষা অর্জন করুক অথবা দুনিয়ার শিক্ষা অর্জন করুক নিজেকে গড়ে নেওয়ার বয়স এই সময়টাই সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে পারল যে ব্যক্তি সে দুনিয়ার ক্ষেত্রেও কামিয়াব দুনিয়ার ক্ষেত্রেও আগামী জীবনে দুনিয়াতেও সুখী থাকবে এই দিক থেকে এই যৌবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বিশেষ করে এই যৌবন কাল সম্পর্কে যুবকদের যেন নবী করিম সাল্লাহ সাল্লামের যে উপদেশ রয়েছে এবং কোরআনে কেরিমে যুবকদের জন্য যে উত্তম আদর্শ রয়েছে উত্তম দৃষ্টান্ত রয়েছে এই কয়েকটি দিক তুলে ধরব সুরায় কাহাফে আল্লাহ পাক রব্বুল আলমিন কাহাফ মানে হচ্ছে গুহা গুহার অধিবাসীদেরকে আসহাবুল কাহ বলা হয়েছে সাহেবের বহু বচন হচ্ছে আসহাব আসহাবুল কাহ অর্থাৎ গুহার অধিবাসী এই গুহার অধিবাসীদের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন বলেই সুরাতুল কাহফের নাম হচ্ছে সুরা আল কাহাফ কাহাফ মানে হচ্ছে পাহাড়ের গুহা এই সুরার আয়াত নম্বর নয় থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত আর তারপরে আরও এই ঘটনার ধারাবাহিকতা রয়েছে কিন্তু এতে পুরো সবগুলি আয়াত আমি পেশ করব না যেহেতু এই গুহার অধিবাসীরা কয়েকজন যুবক ছিল এই যুবকদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন যে যুবকরা আল্লাহর দিনের হেফাজতের জন্য মাতৃভূমি ছেড়েছিল আত্মীয় স্বজনকে ছেড়েছিল দেশকে পরিত্যাগ করেছিল উদ্দেশ্য ছিল আল্লাহর দিনের হেফাজত করা তৌহিদকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শির্ক করা শির্ক থেকে বাতিল ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে রক্ষা করা এই উদ্দেশ্যে এই কয়েকজন যুবক বেরিয়ে পড়েছিল যাদের সংখ্যা সম্পর্কে দ্বিমত রয়েছে তবে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফিতিয়া ফাতানের জামা কিল্লাত জমা বহু বচন আরবিতে দুই রকমের রয়েছে জামা কিল্লাত মানে বহু বচন কিন্তু অল্পের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে সেটা তিন থেকে নিয়ে নয় পর্যন্ত আর তারপরে তার বেশি যদি হয় দশ বা তার বেশি শত শত হাজার হাজার সেই ক্ষেত্রে জামায় কাসরাত ব্যবহার হয়ে থাকে তো এখানে জামাই কিল্লাতের যে ওজনটি রয়েছে আরবি গ্রামের সেটা আল্লাহ করলে এর জন্য তাদের সংখ্যা সাত অথবা নয় কারো কারো মতো এইরকম ছিল আল্লাপাক রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলছেন নবী করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করে আর এরা ছিল যুবক আম হাসিবতা আন্না সাহাব আল কাহাফি ওর রাকিমে কানুমিন আয়াতেন আজাবা তুমি কি একটু চিন্তা করেছ যে গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা রাকিম ওই গ্রামের নাম ছিল যেই গ্রাম থেকে তাদের ইমান ইসলামের হেফাজতের জন্য সত্তর দিনের হেফাজতের জন্য তারা বেরিয়ে পড়েছিল এটা হচ্ছে সবচেয়ে বলিষ্ঠ মত কেউ কেউ ওই পাহাড় যেই পাহাড়ের গুহায় তার আশ্রয় নিচ্ছে সেই পাহাড়কে বলেছে কেউ আর কিছু বলেছে কিন্তু ওই গ্রামের নাম ছিল রাকিম তো রাখিম গ্রামের অধিবাসীরা আর গুহাই আশ্রয় গ্রহণকারী ওই যুবকরা তাদের সম্পর্কে তুমি চিন্তা করে দেখেছো নবী মোহাম্মদ সাল্লাম যে কানমিন আয়াতেন আজাবা এই সব যুবকরা ছিল আমার আশ্চর্যজনক বিস্ময়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত আশ্চর্যজনক আল্লাহ পাকে নিদর্শন তাদের ঘটনা যেই ঘটনা ঘটেছিল তারপর আল্লাহ বলছেন ঈদ আবাল ফিতিয়া ঘটনা হচ্ছে এই যে কয়েকজন যুবক যুবকদের কথা আল্লাহ বলেছেন আশ্রয় নিয়েছিল এলাল কাহে গুহাই ফাঁকালু এবং তারা বলেছিল ছিল রব্বানা আতে নামিল্লাদুন কা রহমা ওয়াহাইয়েলানা মিন আমরেনা হে আমাদের প্রতিপালক আতে নামিল্লাদুন কারহমা রহমা তোমার পক্ষ থেকে আমাদেরকে করুণা দয়া প্রদান করো ওয়াহাইয়েলানামিন আমরেনা রাসাদা আর আমাদের জন্য তুমি আমাদের কাজের ক্ষেত্রে সঠিক পথ সহজ করে দাও সঠিক পথ সহজ পথ যেই পথ ইহকাল পরকালের কল্যাণ নিয়ে আসে সেই পথ আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ ফাকরাবুল আল এই সংক্ষিপ্ত কথা বলার পরে এই ছিল নয় দশ নম্বর আয়াত সুরাই কাহাফের তারপরে তেরো নম্বর আয়াত বলি যেহেতু এতে আমি লম্বা সময় লাগাবো না না হলে আলোচনা তাফসিরের হয়ে যাবে আর আমাদের সুরে কাহফে তাফসির আছে যারা অতিরিক্ত শুনতে চান পুরো সুরে কাহফে তাফসির অলরেডি আছে আমাদের পাক বলছেন আট নম্বর তেরোতে নাহার নাকুস আলাইকে নাবা বিল হক আমি আল্লাহ হে নবী মোহাম্মদ তোমার সামনে তাদের সত্য সত্য ঘটনা বর্ণনা করছি কি ইন ফিতিয়া এরা কয়েকজন যুবক ছিল আবার ওই যুবকদের কথা বলছেন এরা কয়েকজন যুবক ছিল কোন এক গ্রামে বাস করত আর সেখানকার শাসক ছিল কাফের মুশ্রিক বহুত্ববাদী পত্তুলিক আর এই যুগটা একদল মুফাসরিনদের মতে ঈসা আলী সাল্লামের পরের যুগ অর্থাৎ এরা ছিল খ্রিস্টান ঈসা আলী সাল্লামের অনুসারী ছিল এই যুবকরা তৌহিদকে তারা বুঝে তারা গ্রহণ করেছিল পক্ষান্তরে সেখানকার শাসক পত্তলিক ছিল মূর্তি পূজক ছিল মুশরেক মূর্তি পূজার জন্য বাধ্য করেছিল যখন জানতে পারলো যে এরা মূর্তি পূজা করে না আমাদের ধর্ম এরা মানে না তখন বাধ্য করার চেষ্টা করেছিল আর আল্লাহ কাসির রহমতুল্লাহ আলে বলছেন যে না সঠিক মত হচ্ছে যে এই ঘটনা ঈসা আলি সাল্লামের পূর্বের ঘটনা ঈসা আলি সাল্লামের আগের যুগে মূর্তি পূজা যখন ছিল সেই জামানার মূর্তি পূজক শাসক তাদেরকে তাদের মূর্তি পূজার ধর্ম পালনের জন্য বাধ্য করার চেষ্টা করেছিল তখন তারা আল্লাহর তহিদ সম্পর্কে তাদের অনেক সময় হয় যে হয়তো আসমানি কিতাবের কোনো জ্ঞান হাসিল হয়নি কিন্তু সুস্থ বিবেক বুদ্ধি তাদের দিক নির্দেশনা দিয়েছে কারণ তৌহিদ আল্লাহর একত্ব এটা এমন একটা স্পষ্ট বিষয় যে এর জন্য আসমানি কিতাবের দিক নির্দেশনা ছাড়া মানুষের সুস্থ বিবেক বুদ্ধি বলে যে একজন মানুষ তার মতোই কোনো মানুষ জীবিত অথবা মৃতের সামনে অথবা তার মতোই কোনো মখলুক সৃষ্টির সামনে সে দুর্গা হোক অথবা দরগাই হোক গাছ হোক অথবা নদী নালা হোক তার সামনে কি করে সেজদা করতে পারে তার সামনে কি করেই ঝুঁকতে পারে আর তার কাছে কি বাই পেতে পারে কি দিতে পারে সেও আল্লাহর সৃষ্টি সেও সৃষ্টি আমিও সৃষ্টি তো তার কাছ থেকে আবার কি পাওয়া যেতে পারে যার ফলে শির্কের ধর্ম অযৌক্তিক ধর্ম আর তৌহিদের দিন আল্লাহ প্রদত্ত যুগে যুগে যে তৌহিদের দিন যার নাম দিন ইসলাম আল্লাহর একত্রের দিন সেটা যুক্তিসঙ্গত দিন মানুষের বিবেকও বলে মানুষের নেচার ফিতরাতও বলে প্রকৃতি বলে যে মানুষ এবং যত আল্লাহর মখলুকাত রয়েছে সকল সৃষ্টি মখলুকাতের ক্ষমতা হচ্ছে সীমিত তো সীমিত ক্ষমতা সম্পন্ন কোনো কিছু আপনার কি করিত তার ক্ষমতা সীমিত তাহলে বোঝা গেল যে এই সীমিত ক্ষমতা যেসব মখলুকাত সৃষ্টি রয়েছে এইসবের সৃষ্টিকর্তা এক সত্তা আছেন যার ক্ষমতা অসীম তার জন্য এবাদত হতে পারে তো যেইভাবে হোক তারা তৌহিদের দিশা পেয়েছিল তারপরে তারা তৌহিদকে বিশ্বাস করার পরে শহরে দেখলো যে আর বসবাস করা যাবে না হলে এরা এই শাসক জালেম এবং জালেম শাসকের যারা সহচর রয়েছে সহযোগী রয়েছে এরা মূর্তি পূজায় বাধ্য করবে তারা দেশ থেকে পলায়ন করেছে উদ্দেশ্য ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা তাহলে একজন যুবকের জীবনে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর তৌহিদকে জানা তহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা একরা বিস্মে রব্বিক প্রতিপালকের নাম তোমার প্রতিপালক তোমার রবের নামের সাথে পড়ো রবের সাথে পরিচিতি লাভ করা আল্লাহকে চেনা এটা হচ্ছে প্রথম কাজ সর্বস্তরের মানুষের জন্য আর বিশেষ করে যুবক কারণ যুবকের দ্বারা যে বিপ্লব আসতে পারে যুবকের দ্বারা যুবকের রক্তে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়ে রেখেছেন সেই ক্ষমতা তার পূর্বের নাবালকদেরও নেই এবং যারা সংসারে জড়িয়ে গেছে তাদের শরীরে ব্রেন বুদ্ধিতে ক্ষমতা থাকলেও তাদের সাহস সেই রকমের নেই যে এরকম সাহস যুবকের রয়েছে যুবক যদি সত্যি সঠিক গাইড পায় আসমানি সিলেবাসের ওহির তাহলে পিসপা কখনো হবে না কিন্তু একজন লোক সংসারে জড়িয়ে যাওয়ার পরে হ্যাঁ সে অনেকের সাথে জড়িয়ে পড়েছে কোন একটা যদি সে পদক্ষেপ নিতে যায় যে আমি এই রকম করব এই কাজটি করব। এটাকে হক জেনেছি তখন তার সামনে রিস্ক আসবে ঝুঁকি আসবে স্ত্রীর বাধা ফিতনায় দিন পালনে বাধা হয়ে দাঁড়াবে অনেক সময় ছাড়তে হবে স্ত্রী রাজি হচ্ছে না এজন্য বিবাহিত ছেলে যদি ইসলাম কবুল করতে চায় একজন বিবাহিত সহি আকিদা পেয়েছে ওর স্ত্রী সহি আকিদা মানতে চায় না কবর মাজার পূজারি তার জন্য অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে আর ওই হিম্মত দেখাতে পারছে না যে হিম্মত একজন যুবক যে এখনো সংসারে জড়ায়নি সেই হিম্মত দেখাতে পারবে কারণ সে ব্যক্তি জীবনে স্বাধীন আমরা সকলে সেই সময়গুলি পার করে এসছি যেইভাবে স্বাধীন ছিলেন বিবাহের পূর্বে এখন না পায়ে বেড়ি লেগে গেছে খানিকটা বাধা সুতরাং সাহস হয় না হক কথা বলতে এই পরিবারকে নিয়ে যাবো কোথায় বাপ যদি তাড়িয়ে দেয় এসব শির শির কবর মাজার পূজা আর এই সব বিদাত মেলা ফেলাতে সব বিদাত কিন্তু সব বিদাতের বিরুদ্ধে যদি বলি তো বাড়ি থেকে বাপ তাড়ি পেতে যাবো কোথায় তার ছেলে মেয়েগুলো নিয়ে কি করবোটা কি মাতৃভূমির মায়া হয়ে গেছে ছেলে মেয়ের মায়া হয়েছে বংশধার ভাই আত্মীয় স্বজন তারপরে ধীরে ধীরে শরীর দুর্বল দুনিয়ার লোভও বেড়ে যাচ্ছে কারণ যত পয়সার প্রয়োজন এখন স্ত্রী ছেলে মেয়ে হয়েছে তখন দুনিয়ার লোভ বেড়ে গেছে যুবকের এত দুনিয়ার পয়সার লোভ ছিল না যার ফলে যত বেশি বয়স বাড়তে থাকে দুনিয়ার লোভ বাড়তে থাকে আর সত্যকে মানতেকে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়ে থাকে কিন্তু যুবকের ক্ষেত্রে এটা হয় না তো আল্লাহ রাবুল আলমিন এই যুবকদের প্রশংসা করতে গিয়ে এখানে এই ঘটনা বর্ণনা করেছেন যে ঘটনা সম্পর্কে কাফের মুশেকেরা জিজ্ঞেস করেছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি সত্যিকার নবী হন তাহলে বলতে পারবেন এটা ওই ইয়াহুদিরা শিখিয়ে দিয়েছিল যে এই প্রশ্ন করো তাহলে বুঝতে পারবে যে আসলে সত্যিকার নবী না নেতৃত্বের লোভে সে নবী হওয়ার দাবি করেছে তো আল্লাহ ফকরবুল আলম তাদের সম্পর্কে বলছেন যে আমি হে নবী তোমার সামনে এই সত্য ঘটনা বর্ণনা করছি কি ইন্নাহুম ফিত ইয়াহ এরা কয়েকজন যুবক ছিল আমানু রব্বেহিম তারা তাদের রবের প্রতি ইমান নিয়ে এসেছিলেন জাতি ছিল মুশরেক গ্রামবাসী দেশবাসী দেশের শাসক ছিল মুশরেক এরা রবের প্রতি ইমান নিয়ে এসেছিল ওয়াজিদ নাহম হোদা তখন তাদের হেদায়েতকে তাদের ইমান আমলকে আমি বাড়িয়ে দিয়েছিলাম তাহলে বোঝা গেল মানুষ যখন সঠিক পথে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার জীবনে নিয়ামতকে বাড়িয়ে দেন হেদায়াত এলমকে সামিল ইমানকে সামিল আমলকে সামিল হ্যাঁ হক পথে প্রতিষ্ঠিত থাকার জন্য যেসব মানুষের প্রয়োজন তা স্বামীর আল্লাহ পাক সেগুলিতে বরকত দিয়ে দেন অজিদ নাহম হোদা কিন্তু যখন দাঁড়াবেন না আপনি নিজেই আপনি বসে যাবেন না শুয়ে যাবেন আমি ভাই এই সব ঝুঁকি নিতে পারবো না সব ঝামেলাতে নেই আল্লাহ পাকের তৌফিক হবে না আল্লাহ হেদায়তকে বাড়াবেন না হেদায়ত কেড়ে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন গুমরাহিতে রেখে দেবেন আল্লাহ পাক আরো বলছেন তারপরে এত নম্বর চোদ্দ অরাবাত না আলা কলুবহিম আর তাদের অন্তরকে আমি শক্তিশালী করলাম সুদৃঢ় করলাম ঈদ কামও যখন তারা দাঁড়িয়েছিল আপোষে দাঁড়িয়ে বলেছিল যে চলো আর থাকা যাবে না এখানে আর কোন কোন তাফসিরকাররা বলছেন যে তারা শাসকের সামনে দাঁড়িয়ে সাহসের সাথে বলেছিল রব্বনা রব্বনা রব্বুসামাওয়াতে আমাদের রব্বতি প্রতিপালক রব্বুসামাওয়াত আসমান জমিনের যিনি প্রতিপালক মালিক তিনি আমাদের রব না কোনো শাসক আমাদের রব আর না কোনো দেবদেবী আমাদের রব না কোনো জীবিত মৃত আমাদের রব না দর্গা আমাদের রব মালিক দিতে পারে দাতা আর না দুর্গা আমাদের দাতা দিতে পারে রব্বনা রব্বুসামাওয়াত সুতরাং যখন রব আমাদের সেই সত্তা যিনি আসমান জমিনের মালিক সুতরাং তার সাথে আর কোন এলা উপাস্য এইসব মাবুদকে ডাকবো না আমরা কখনো সেগুলিকে আহ্বান করব না এগুলির কখনো পূজা করতে পারি না না হইলে আমরা সীমা লঙ্ঘন করব জালেম হয়ে পড়ব তারপরে তারা বেরিয়ে পড়েছিল তাদের বাড়িঘর থেকে সংসার থেকে নিজের দিনের হেফাজতের জন্য তাহলে দিনের হেফাজতটা হচ্ছে এক নম্বর কাজ একজন যুবকের জন্য তার দিনের হেফাজত হচ্ছে মুখ্য কাজ সাধারণভাবে একজন মানুষের জন্য যে কোনো আয়ুতে আপনার যে কোনো স্তরে আপনার জীবনের কিন্তু বিশেষ করে যুবক কারণ যুবক যদি দিনের হেফাজত না করতে পারে পদস্খলন ঘটে যায় তাহলে আর হয়তো উঠে দাঁড়াতে পারবে না ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আখলাখ চরিত্রের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যুবক যদি খারাপ হয়ে যায় আখলাখ চরিত্র খারাপ হয়ে যায় তাহলে ওকে ভালো করা খুব মুশকিল কিন্তু একটা ছেলের যদি ২০ থেকে ২৫ বছর কেটে যায় সততার সাথে অসৎ চরিত্রের ছিল না কোন রকমের তার দোষ ত্রুটি দেখা যায় না কখনো তার চরিত্রহীনতার কোনো লক্ষণ দেখা যায়নি তাহলে আশা করা যায় যে এরপরে আর সে ধ্বংসের পথে যাবে না জেনার পথে যাবে না সমকামিতার পথে যাবে না আর ওই চরিত্রহীনতার পথে যাবে না আর এবাদত বন্দীতে গাফেল হয়ে যাবে না যদি এই সময়টাকে ঠিক রাখতে পারে আল্লাহ পাক এদের প্রশংসা করেছেন আল্লাহ পাক রাবুল আলমিন ওইসব মানুষরা যারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে এবং দুনিয়ার ভোগবিলাস লোভ লালসাকে প্রাধান্য দিয়ে থাকে তাদেরকে জাহান্নাই বলে আখ্যায়িত করেছেন তাহলে একজন যুবক মানুষ যদি সীমালঙ্ঘন করে তার ইমান আমলের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে আখলাখ চরিত্রের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তাহলে জাহান্নামে যেতে হবে দুনিয়ার ভোগবিলাস হারাম ভোগবিলাস দুনিয়ার আমোদ ফুর্তি হারাম আমোদ ফুর্তি এসব করল তাহলে জাহান্নামে যেতে হবে সহজ ভাষায় আর যদি আখেরাতের কাজকে প্রাধান্য দেয় আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাহলে জান্নাতে যেতে পারবে এই মর্মে কয়েকটি আয়াত আপনাদেরকে আম্মা পাড়ার সোরের নাজিয়াত থেকে শোনাই সোরের নাজিয়াতের আয়াত নম্বর সাঁত্রিশ থেকে একচল্লিশে মহান আল্লাহ ইরশাদ করছেন ফা আম্মা মান তাগা আসার আল হায়াত দুনিয়া ফাইন আল জাহিমা আল মাওয়া শুনে রাখো যারা সীমা লঙ্ঘন করবে সীমালঙ্ঘন মানে আপনার যে সীমানা আছে বর্ডার আছে সেখান থেকে ক্রস করে যাও বাইরে চলে যাও যে কোনো ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে মুসলিম ঘরে পয়দা করেছেন এটা হচ্ছে আল্লাহর নিয়ামত এই আল্লাহ পাকের সীমানার মধ্যে আছেন না যৌবন আসলো সাবালক হলেন কিন্তু না না ইমান না ইসলামের শিক্ষা অর্জন করা আর না আমল করা এবাদতবন্দি করা পাঁচক্ত নামাজ পড়া না আখলাখ চরিত্র চরিত্রহীন হয়ে যাওয়া সীমা লঙ্ঘন করলো যে কোনো ক্ষেত্রে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে ও আসার আল হায়াত দুনিয়ার পার্থিব জগৎকে প্রাধান্য দেবে কারণ যৌবনকালে যেভাবে হোক না কেন আমোদ ফুর্তি করতে মজা লাগছে বিয়ে শাদি করে একটা ছেলে ষোলো বছর আঠারো বছর ২০ বছরের ছেলের যদি বিবাহ সাদী দিয়ে দেন তো সে হয়তো সংসার চালাতে পারে বাপের হোটেলে তাকেও খেতে হবে তার স্ত্রীকেও খাওয়াইতে হবে তাই না কিন্তু যদি হারামের রাস্তা তার জন্য খুলে যায় কলেজে ইউনিভার্সিটিতে সহশিক্ষা তাহলে একেবারে লাগামি হয়ে যায় সীমালঙ্ঘন তাগা সীমালঙ্ঘন করে ফেলল কাজই হচ্ছে যুবতীদের সাথে সম্পর্ক কাজই হচ্ছে গার্লফ্রেন্ড তলাশ করা কাজই হচ্ছে ভাবসাব করা গ্রামে হোক অথবা শহরে হোক অথবা স্কুল কলেজে গিয়ে হোক এই সব কাজ ও আসার আল হায়াত আর দুনিয়া দুনিয়ার জগৎকে এখানকার হারাম ভোগ বিলাসকে যারা প্রাধান্য দিল ফাইনাল জাহিমাহি আল মাওয়া নিঃসন্দেহে জাহান্নাম তাদের বাসস্থান ও আম্মামান খাফা মাকাম রব্বেহি ওয়ানাহান্নাসা আনিল হাওয়া আল্লাহাক বলছেন পক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করল খাফা মাকাম রব্বেহি রবের সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে কথার বিশ্বাস আছে ভয় করে তার মানে বিশ্বাস আছে ইমান আছে আখেরাত পরকালের প্রতি ইমান আছে আর এই ইমান এত তা সুদৃঢ় এমন তার ইয়কিন রয়েছে যে যে ইয়কিনের কারণে ভয় করে কারণ বিশ্বাস না হলে ভয় নেই কার ভয় হয় না যার বিশ্বাস হয় না আগুন লেগেছে বিল্ডিংয়ে এ এটা হইতে পারে এই নতুন বিল্ডিং না না না হইতেই পারে না যারা বিশ্বাস করলো তারা এখান থেকে বেরিয়ে যে যান যে বিশ্বাস করলো না বসে থেকে জ্বললো তো আজকাল মুসলিম সমাজে যারা বলছে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী অথচ তাদের এবাদত ঠিক নেই তারা এখনো শির্ক বৈদাত মুক্ত হতে চায় না জাহান নামের রাস্তা থেকে বাঁচতে চায় না তারা আখলাখ চরিত্র ঠিক করতে চায় না তারা জেনা বিচার আর বলু ফিল্ম থেকে বাঁচতে চায় না বলছে আল্লাহ পরকালে বিশ্বাস করি এরা মিথ্যুক আসলে কখনো সত্য সত্যতা নেই এদের কথায় এরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলছে অথচ আল্লাহ অন্তর যাবে আল্লাহকে মিথ্যা কথা বলা যায় মিথ্যা কথা বলা যায় যে কিছু জানে না ভিতরে খবর যায় না যে আপনার নিয়তি কি আছে ভিতরে কি আছে আল্লাহাক বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো ওয়ানাহান নাফসা এই ভয়ের ভিত্তিতে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিজেকে কুপ্রবৃত্তির অনসরণ থেকে মনের চাহিদা পূরণ করবো হারাম চাহিদা এতে থেকে বিরত রাখলো বাঁচিয়ে রাখলো মন চাইছে যৌবনকালে কোন যুবকের চাই না আর কোন যুবতীর চাই না সঙ্গী খোঁজা সবার চাই মন চাই কিন্তু এই যে মন যে পাপের দিকে ঝুঁকছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো বিরত রাখলো কি জন্য কিসের ভিত্তিতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই জন্য নয় যে প্রশাসন ধরবে এটা সৌদি আরব এখানে এই রকম করলে বাঁচা যাবে না হ্যাঁ অথবা আমাদের গ্রামে বিচার সালিস খুব শক্ত আছে বাপ মা খুব ধার্মিক আছে হাত পা ভেঙে দেবে বাপ মায়ের ভয় ইত্যাদি ইত্যাদি সমাজের ভয় হ্যাঁ কলঙ্কের ভয় ওই সব নাই খাফা মাকা মারব্বে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর হিসাব দিতে হবে দুনিয়ার কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য বা দুনিয়ার কোনো লাভ হাসিলের জন্য যেমন অনেকে আছে যে আমি যদি এই যৌবনকালে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখি অবৈধ সম্পর্ক আর যদি এসব করি আমার চরিত্র খারাপ এটা যদি গ্রামবাসী জেনে যায় তো আমার জীবনে একটা বড় হোপ আছে বড় একটা টার্গেট আছে কি আমি একটা মন্ত্রী হব কেউ বলছে আমি একজন একটা বেশ ডাক্তার হব এক একজন এক রকমের টার্গেট আমি একজন ভালো শিক্ষিত সুশিক্ষিত হব একজন আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব প্রফেসর হব আমি সমাজের একটা একটা জনপ্রিয়তা লাভ করব আমি দেশের নেতা হব এক একজনের এক এক রকমের আকাঙ্ক্ষা আছে এই ক্ষেত্রে সে দেখলো যে আমি যদি চরিত্র খারাপ করি তা আমাকে কেউ ভালোবাসবে না যার ফলে পাপ থেকে বাঁচলো দুনিয়ার গরজ হয় কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার কোনো লাভ হাসিল করার জন্য যদি কেউ পাপ থেকে বাঁচে তাহলে তাতে জান্নাত পাওয়া যাবে না রবের সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়ের ভিত্তিতে যদি নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখে তাহলে জান্নাত পাওয়া যাবে বিড়ি সিগারেট ডাক্তার বলছে যে তোমার ফুসফুস ধ্বংস হইতে যাচ্ছে তোমাকে ক্যান্সার হ্যাঁ, আক্রমণ করতে যাচ্ছে তোমার অসুবিধা আছে ইত্যাদি তখন বিড়ি সিগারেট ছাড়লেন বা তামাক ছাড়লেন জর্দা ছাড়লেন বা মদ ছাড়লেন না হলে ছাড়তেন না তাহলে এতে কোনো নেকি পাওয়া যাবে না কিন্তু শরীয়তের দৃষ্টিতে জর্দা তামাক বিড়ি সিগারেট ধূমপান ইত্যাদি আর এই সব মাদক দ্রব্য সব হারাম আল্লাহ হারাম করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে খাফা মাকামা রব্বেহি ওয়ানাহান্নাসানিল হাওয়া সুতরাং যদিও নেশা হয়ে গেছে না খেলে আর থাকা যায় না মনে হচ্ছে কিন্তু কষ্ট করে এক দু সপ্তাহ যদি একটু কষ্ট হয় তারপর আর কিছু লাগবে না না ছেড়ে দেবো আমি শক্ত হয়ে যাবে একবারে আল্লাহর ভয়ে যদি কেউ গুনা থেকে বাঁচে তাহলে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত হে আল মাওয়া জান্নাত তো তাদেরই বাসস্থান আল্লাহর ভয়ে যদি নিজেকে বাঁচিয়ে রাখে পাপ থেকে তাহলে জান্নাত বাসস্থান হবে ওই সব লোকেদের আল্লাহ রাবুল আলমিন একটা পুরুষের একটা মহিলার দিকে একটা যুবকের একটা যুবতীর দিকে আকর্ষণ আছে যার আল্লাহ রাব্বুল ক্ষেত্র ভাগ করে দিয়েছেন নারী জাতি পর্দার ভিতরে আর নারীদের মহলে তারা কাজকর্ম করবে সে বাড়ির কাজ হইলেও অথবা বা কোনো প্রতিষ্ঠানে কাজ হলেও তারা সেপারেট কাজ করবে পুরুষরা পুরুষদের ক্ষেত্রে কাজ করবে পুরুষ নারী একাকার হয়ে কাজ করবে ইসলাম এর কোনো অবকাশ নেই জায়জ নেই একসাথে কাজকর্ম করবে চাকরি করবে লেখাপড়া করবে ইসলামে মোটেই জায়জ নয় হারাম কাজ যা মুসলিম দেশে ব্যাপক হারে হচ্ছে আল্লাহ পাক এই মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর যতদিন পর্যন্ত মুসলিমরা ফিরে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ এদের মান ইজ্জত যে কেড়ে নিয়েছেন কখনো ফিরিয়ে দেবেন না কখনো ফিরিয়ে দেবেন না কারণ তারা তাদের মান ইজ্জত আল্লাহর কাছ থেকে নষ্ট করেছে আল্লাহ তাদেরকে অপদস্থ করেছে আল্লাহর দিনের দিকে ফিরে না আসলে কখনো দেবে না যারা ছাগল বকরি চড়াইত আরবের চোদ্দশো বছর আগে তাদেরকে আল্লাহ পাক মান ইজ্জত দিয়ে কোথা থেকে কোথায় উঠিয়ে দিয়েছেন হ্যাঁ বকরি ছাগলের পাল থেকে উঠিয়ে আর ওই উঠের পাল থেকে উঠিয়ে খেলাফতের সিংহাসনে বসিয়ে দিয়েছেন লায়াস্তা খলেফান নাহম ফিলাজ খেলাফত দিয়ে দিয়েছেন খোলাফের আশেদিন বানিয়েছেন বনমিয়ার খলিফা বানিয়েছেন আব্বাসিদের খলিফা বানিয়েছেন বিশাল একটা শক্তি এত বড় শক্তি পৃথিবী তার কারো ছিল না আল্লাহ এত বড় শক্তি তাদেরকে দিয়েছেন কিন্তু যখন আল্লাহর দিন থেকে দূরে হয়ে গেছে আল্লাহ পাকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন আর লাঞ্ছিত অবদস্ত করে দিয়েছেন মুসলিম জাতি বলছিলাম যে আল্লাহ রাবুল আলমী নারীদের পুরুষদের ক্ষেত্রকে আলাদা করেছে আর যুবকদের আর যুবতীদের ফেতনার আশঙ্কা বেশি অন্য অন্য বয়সের নারী পুরুষের চাইতে একজন পুরুষ চল্লিশ পঞ্চাশ বছরের আর একজন মহিলা চল্লিশ পঞ্চাশ বছরের তাদেরও ফেতনার আশঙ্কা আছে কিন্তু একটা যুবকের বয়স হচ্ছে পনেরো আঠারো বিশ পঁচিশ এইরকম বয়স আর একটা যুবতীর বয়স এখন চোদ্দ পনেরো আঠারো বিশ ফিতনার আশঙ্কা যুবক যুবতীদের ক্ষেত্রে বেশি রয়েছে সুতরাং বিশেষ করে যুবকদের জন্য কোরআনে কেরিমের উপদেশ আল্লাহ পাক বলছেন সুর আহজাবের আয়াত নম্বর তিরপান্নতে হিজাব তোমরা যখন নারীদের কাছ থেকে হে পুরুষরা হে যুবকরা শোনো তোমরা যখন নারীদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে মাথা আন কোন আসবাবপত্র চাওয়ার প্রয়োজন রয়েছে কারো বাড়ি থেকে ভিতর থেকে দেন বাজারটা করে দেবো ব্যাগটা দেন ঘরে ঢুকিয়ে নয় যে ভাবি আসছি ঢুকে বললেন অথচ বাড়িতে কোনো পুরুষ নেই পুরুষ কোনো অনুমতি দেয়নি যে বাড়িতে কোনো পুরুষ নেই না বাইরে থেকে পর্দার আলতা দরজার বাইরে থেকে বলেন যে ব্যাগটা দেন অথবা বাজারটা করে নিয়ে এসছেন বাজারটা দরজা রেখে দিলেন তারপরে টান দিলেন দাঁড়িয়ে থাকলেন দেখা সাক্ষাৎ হবে যেহেতু একটু উপকার করে দিলাম প্রতিবেশীর প্রতিবেশীর বাড়িতে কোনো বাজার করার লোক নাই অথবা যে কোনো ক্ষেত্রে একটু কথা বলিনি এই চান্সে অন্তরে শয়তান এখনই ঢুকতে যাচ্ছে বাসা বাঁধতে যাচ্ছে যখনই মনে হবে যে যখন একটু উপকার করলাম তো একটু কথা বলেই যাই আর সেই মহিলাও বা যুবতীও সেও মনে করলো সে বাড়ির মহিলা যে আমাদের এত যখন উপকার করছে ভাই তোর সাথে একটু কথাই বলিনি কেমন আছেন ভাই ভালো আছেন ছেলে মেয়ে কেমন আছে অতিরিক্ত কথা আসেন একটু বসেন চা খান হ্যাঁ তখনই শয়তান অন্তরে বাসা বাঁধবে অন্তরকে নাপাক করে দিবে যুবক যুবতীর আল্লাহ পাক তাই বলছেন ওয়াই আল তু মোহন যখন নারীদের কাছ থেকে তোমরা কোনো সামান চেয়ে নেবে কোনো প্রয়োজনের জিনিস চাওয়ার প্রয়োজন মনে করবে চাইবে ফাস আলু হুন্নামি ওয়ারাহে যাও তখন নারীদের কাছ থেকে চেয়েও নাও পর্দার আড়াল থেকে সামনাসামনি গিয়ে নাই সামনাসামনি গিয়ে নাই যে ভাবির ঘরে ঢুকে পড়লেন হ্যাঁ শালির ঘরে ঢুকে পড়লেন কারণ ভাইরা ভাই তারপরে শ্বশুর বাড়ি গিয়েছেন সুতরাং শ্বশুর বাড়ি যতগুলি বউ আছে তাদের সাথে আপনার জন্য রহস্য মজা করা যায় আর তাদের ঘরে ঢুকে আপনার জন্য জায়জ হয়ে গেছে এগুলি হচ্ছে আমাদের সমাজের মুসলিম সমাজের জেনার কারণ ব্যবচারের কারণ এরা মনে করে আমাদের বাড়িতে পর্দা আছে আমাদের দেশীয় পর্দা কেমন জানেন দেশীয় পর্দা মানে যদি অপরিচিত লোক হয় তাহলে পর্দা করতে হবে অপরিচিত লোক হলে পর্দা করতে হবে আর অপরিচিতদের মধ্যে আবার যদি দাঁড়িওয়ালা লোক হয় তো দাড়ি দেখলে যেহেতু পুরুষ পুরুষ মনে হচ্ছে স্বজাতি মনে হচ্ছে না মহিলাদের সেই জন্য তাদের দেখে লজ্জা পর্দা করতে হবে দাঁড়িয়ে দেখলে চট করে মহিলারা পাছাটা ঘুরিয়ে দেয় তাই না পাট করে পাছাটা ঘুরিয়ে দেয় তোমাদের জন্য পেছন দিক সামনের দিক নয় বুঝা গেছে জি আর যদি দাড়ি না থাকে তা আমাদের দেশীয় পর্দা হচ্ছে যে ওরা বলছে যে এরা তো আমাদের মতোই লাগছে যে দুটো খোঁজ মনে হচ্ছে হ্যাঁ মহিলাদের খোঁজ নেই আর আমাদের খোঁজ হয়ে আছে হ্যাঁ, কারণ কেটে মুন্ডে রেখেছেন কিন্তু তারপর ওদের কাছাকাছি লাগছে মহিলাদের কাছাকাছি লাগছে যার ফলে যাদের দাড়ি নেই তাদেরকে দেখে লজ্জা লাগে না তাদের ফেরিওয়ালা হোক অথবা সে যে কোনো রকম চাকর নকর হোক অথবা আত্মীয় স্বজন হোক গ্রামবাসী হোক এমনকি অপরিচিত অপরিচিত যদি হয় দাঁড়িয়ে না থাকলে আর পর্দা নেই সেই ক্ষেত্রে আর একটু অপরিচিত থাকলে আর একটু যদি ভালো হয় মহিলা হিরি চিনি না তো পর্দা করতে হবে তাহলে আর যদি মুখ চেনা হয় গ্রামের হয় পর্দা করেন না কেন বলছে আমাদের গ্রামের ছেলে এটা আমাদের গ্রামেরই এরা একই গ্রামে বাস করি আমরা হাউজবিল্লা তো দেশে একই গ্রামে বাস করি সেই জন্য পর্দা নেই আর সৌদি আরবে যখন আসবেন তো একই দেশের লোক সেই জন্য পর্দা নেই সুতরাং বাংলাদেশে যদি মহিলা হয় তো বাংলাদেশি ভাইদের জন্য আর পর্দা করার প্রয়োজন নেই যদি ইন্ডিয়ান ভাইরা হয় তো ইন্ডিয়ান মহিলাদের আর পর্দা করার দরকার একই দেশি পাকিস্তানি ভাইদের সামনে পাকিস্তানি মহিলাদের আর পর্দার দরকার নেই সৌদিদের পুরুষদের সামনে সৌদি মহিলার এই হচ্ছে আমাদের দেশীয় পর্দা ভারত বাংলাদেশ পাকিস্তানের জি এই পর্দা পর্দা নাই যার ফলে অশ্লীলতা মুসলিম সমাজে ছড়াচ্ছে আর খেয়ানত হচ্ছে শুধু মহিলাই খেয়ানত করে না পুরুষও খেয়ানত করছে আর আজকাল খেয়ানতটাকে অপরাধ মনে করা হচ্ছে স্বামী যদি স্ত্রীর খেয়ানত করে বা স্ত্রীর স্বামীর খেয়ানত করে অর্থাৎ বিবাহ হওয়ার পরে যদি পরকিয়ায় লিপ্ত হয় বিবাহ করার পরে স্বামী যদি চরিত্রহীন হয় বিবাহ করার হয়ে যাওয়ার পরে যদি মহিলা চরিত্রহীন হয় তাহলে এটা কি অপরাধ সামাজিকভাবে মনে করা হচ্ছে কিন্তু আজ একসাথে সহশিক্ষা একসাথে চাকরি করা আর তারপরে গ্রামবাসীর সাথে বেহা বেপর্দা হয়ে দেখা সাক্ষাৎ করা ইত্যাদি এগুলি যে অশ্লীলতা আর এগুলি যে হারাম এগুলি যে কোরআনে বাহাদিসের ভাষায় ফাওয়াহেস ফাহেসা অশ্লীল কাজ এবং অশ্লীল কথা ওয়ালা তাকারাবুল ফাওয়াহেসা মা জাহরামিন হওয়া বাতান আল্লাপা কে ইসাদ করেছেন তোমরা অশ্লীল কথা কাজ সেগুলি প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে লুকিয়ে গোপনে হোক কখনো কাছে যাবে না কখনো কাছে যাবে আল্লাহ ফাকর ওয়ালা তাকরাবু জেনা যেমন আল্লাহ বল জেনার কাছে যেও না তেমনি অন্য ভাষায় আল্লাহ বলছেন অশ্লীল কথা কাজের কাছেও তোমরা যেন আল্লাহ পাক রব্বরে বলেছ এটা আল্লাহ পাকের নির্দেশ বলছিলাম যে যুবকদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় আর শয়তানকে যদি জায়গা না দিতে চান এইরকমই যুবতীদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় তাহলে পর্দার আড়াল থেকে আদান প্রদান প্রথম কথা নারী পুরুষের আদান প্রদান প্রয়োজনের প্রয়োজন না হলে করবই না প্রয়োজন না হলে বিনা প্রয়োজনে আমার কি প্রয়োজন আছে ওর সাথে কথা বলার কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কথা বলেন ফাস আলুহন আমি ওরাই পর্দার আড়াল থেকে নবী করিম সাল্লামের বিবিগণ ওম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল ওম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল তারপরেও আয়াত কিন্তু নবী সাল্লামের বিবিদেরকেও সামিল এই জন্য নবী আলি সাল্লামের বিবি আয়সরত আল্লাহ যেহেতু সেই যুগের বড় আলেমা এবং ফাকিহা ছিলেন দিন সম্পর্কে হাদিস সম্পর্কে বড়ই তার জ্ঞান ছিল হাদিস শোনার জন্য মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য সাহাবিরা অনেকেই বিশেষ করে যেগুলো পারিবারিক মাসাইল বা পারিবারিক সমস্যা যেগুলি মহিলা সংক্রান্ত সমস্যা অনেক সময় মহিলা জিজ্ঞেস করতে পারছে না কিন্তু পুরুষদের প্রয়োজন মাসলা জানতে হবে বা দিন জানতে হবে একটা হাদিস বা একটা ঘটনা ঘটেছে বাড়িতে ঘটেছে নবিসম ইন্তেকালের ঘটনা বাড়িতে ঘটেছে এই ঘটনা তো আয়সা রাজি আল্লাহ যেইভাবে জানে অন্য কেউ জানে না এবং ঘরের মধ্যে আমরা তো অধিকাংশ সময় নিজের ঘরের ভিতরে থাকি তো ঘরের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি বা যে কথাগুলি নবিসাল বলছেন সেগুলি তো ইসলামের হাদিস এগুলো তো ওহি সুতরাং এই কথাগুলি ঘর থেকে যদি বাইরের লোকেরা সাহাবিরা না জানতে পারেন তাহলে কি করে মুসলিম সমাজের কাছে মুসলিম কাছে পৌঁছি মুসলিম উম্মাদ জাহেল অজ্ঞ থেকে যাবে ইসলাম থেকে এই জন্য নবিসামের সাহাবিরা যেতেন নবিসামের এতেকালের পরে বাড়ির বাইরে আর বাড়ির বাইরে গিয়ে জিজ্ঞেস করতেন মাসলাম মাসাই পর্দার আড়াল থেকে মায়েসারদি আল্লাহ তালানা সামনে কখনো এসে নয় এবং কোন ব্যক্তি সামনাসামনি এসে জিজ্ঞেস করেছে তা নয় দিনের কথা শিখেছেন কাল আল্লাহ শিখেছেন কালা রসুল্লাহ শিখেছেন আয়াতের তফসির তর্জমা শিখিয়েছেন বা কেউ জিজ্ঞাসা করেছে উত্তর দিয়েছেন তারপরে পর্দাটা আড়াল থেকে ওই জাসা আল তুমহন্না মতা আনফাস আলুহনা মিম ওয়ারা হিজাব জালেকা আতহারুলে কলু বেকুম কলু বেহিন্না আল্লাহ বলছেন এটা হে পুরুষরা হে যুবকরা তোমাদের অন্তরের জন্য আর হে নারীরা তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার কারণ হবে পাক সাফ থাকবে অন্তরে কোন রকমের ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়ার চান্স পাবেন না শৈতান যেখান দিয়ে ঢুকে পড়ি আর বিভ্রান্ত করি চরিত্র নষ্ট করার চেষ্টা করি কখনো সুযোগ পাবে না আল্লাহ বলে আলমী বিবাহ সাদীর ক্ষেত্রেও সুরায় নেশার আয়াত নম্বর পঁচিশে এবং সুরায় মায়েদার আয়াত নম্বর পাঁচে আয়াতগুলি তফসির করবো না কারণ সময় লম্বা হয়ে যাবে আয়াতগুলিতেই শুধু একটি বাক্য বা শব্দ বলবো আল্লাহ পাক উল্লেখ করেছেন সুরায় নেশাই যে যেসব মহিলাদেরকে তোমরা বিবাহ করবে মোহসানাতিন গাইরা মুসাফাহাত তারা যেন সতী সাধ্য হয় সচ্চরিত্রা হয় আর গাইরা মুসাফাহাত ব্যবিচারিনী না হয় ওয়ালা মোত্তাখেজাত আকদান আর তারা উপপতি গ্রহণকারিনী না হয় উপপতি বুঝেন না বুঝেন না পতি মানে কি স্বামী তাও এটাও মনে হয়েছে যে বাংলাটা অল্প লোকই বুঝছেন আস্তে করে বলছেন আরে পতি আর পত্নী পতি হচ্ছে স্বামী তো পতি হচ্ছে স্বামী স্বামীর জন্য স্ত্রী হালাল আর উপ লাগিয়ে দিলে কি হয়ে যায় স্বামীর কাজ যে চালিয়ে দেয় স্বামী না কিন্তু স্বামীর কাজ চালে তার মানে কি জেনাকারী পুরুষ যার সাথে মহিলা সম্পর্ক রেখেছে তো এমন মহিলাদেরকে এমন যুবতীদেরকে তোমরা নির্বাচন করবে বিবাহের জন্য যে ওয়ালা মোত্তাফিজাতে আখদান তারা যেন উপপতি গ্রহণকারী না হয় স্বামী ছাড়া কারো জন্য ইজ্জত নষ্ট না করে থাকে কাউকে ইজ্জতের কিছু অংশ বেহার বেপরদা চলাফেরা না করে চরিত্রহীনা না হয় যে লাতার উদ্দয়াদা লামেস কারো কথা এড়াতে পারে না কারো মুখের কথা কেউ বললে হ্যাঁ বেহায়া বেলজ্জা এক কথায় এইরকম মহিলাদের কি বিবাহ কর আল্লাহ নিষেধ করছেন ওই রকম পুরুষদের ক্ষেত্রে শুনে সুরা মায়ের আল্লাহ বলছেন যে তোমরা বিবাহ করবে মোহর দিয়ে আতেই তো মোহন্না না আহন্না না গায়রা মুসাফিন তোমরা সচ্চরিত্র হবে হে পুরুষরা তোমরা যেন সচ্চরিত্রের হও আবার তোমাদের ক্ষেত্রে আবার ছাড় নেই যেমন হিন্দুদের মধ্যে ছাড় আছে তাই না এই জন্য বাংলা ভাষাতে সতী শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে অসুবিধা নেই পুরুষদের যতই কারো সাথে খারাপ সম্পর্ক থাক অসুবিধা নেই হ্যাঁ ওকে মেয়ে দিতে বোন দিতে অসুবিধা নেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে না হ্যাঁ সতী সাত দিন নাই সতী শুধু সতী সতী হইতে হবে মহিলাদেরকে আর আপনাকে সৎ হইতে হবে না সচ্চরিত্রের হইতে হবে না যেমন তাকে সচ্চরিত্রা হইতে হবে আপনাকে সচ্চরিত্র হইতে হবে তাহলে আপনি মোহসেন হইতে বলেন না হইলে আপনি চরিত্র নষ্ট চরিত্রহীন চরিত্রহীন খবিস ব্যক্তি নোংরা ব্যক্তি নোংরা পুরুষের জন্য নোংরা মহিলাই প্রযোজ্য উপযোগী তার জন্য তাইয়ে পাক পবিত্র মহিলা জায়জ নয় ভালো করে মনে রাখবেন সুতরাং যেমন আপনি আপনার স্ত্রীকে চরিত্রবতী চান সতী সাধ্যি চান সচ্চরিত্রা চান তেমনি আপনাকে চরিত্রবান হইতে হবে আপনাকেও উদ্ধার হইতে হবে আপনাকে যৌবনকাল থেকে বিয়ের পরে শুধু না যে এখন বিয়ে হয়েছে আর ওইসব চলবে না এতদিন সব চলছিল এরকম হলে হবে না আপনি যেমন কারো ইজ্জত নষ্ট করে রেখেছেন আপনার ঘরের ইজ্জত নষ্ট হবে আল্লাহ পাকের এটি আজাব দুনিয়ার আজাব ভালো করে শুনে রাখেন কামা তাদিনও তো দানো যেমন কর্ম তেমন ফল হবে আজকে কারো মেয়ের কারো বোনের যদি ইজ্জত নষ্ট করে থাকেন তো আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে না হলে আপনার স্ত্রী ইজ্জত নষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপদস্ত করবেন দুনিয়াতেই অথবা আপনার বোনদের ক্ষেত্রে এমন কলঙ্ক হবে যে সমাজকে মুখ দেখাতে পারবেন না ইত্যাদি ইত্যাদি এগুলো দুনিয়ার আজাব এগুলো হবেই ভালো করে মনে রাখেন আর আখেরাতের আজাব তো আছেই পরকালের শাস্তি তো আছেই ভালো করে শুনে রাখেন সুতরাং আখেরাতের আজাবকে যদি ভয় নাও লাগে কিছু দুর্বল ইমানের মুসলিমদের তো কমপক্ষে দুনিয়ার আজাব থেকে বাঁচতে চেষ্টা করেন যে এমন একটা সময় যেন আমার সামনে না আসে যেই দিন আমাকে এসে কেউ বলবে যে তোমার মেয়ে উদাহ হয়ে গেছে কোন ছেলের সাথে খুঁজে পাওয়া যায় না বা তোমার মেয়ে ধরা পড়েছে অমুক ছেলের সাথে এইরকম না হয় তোমার বোনের এ হয়েছে তোমার স্ত্রী তুমি রেখে স্ত্রী তোমার স্ত্রী এইরকম কাজ করেছে এই যেমন দুঃসংবাদ আর লজ্জাকার বিষয় যাতে মাটি ফেটে গিয়ে আপনাকে ঢুকে যেতে হয় এরকম পরিস্থিতি আপনার জীবনে তৈরি না হয় আগে থেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করেন আল্লাহ রব্বনে বলছেন যে পুরুষরাও কি হবে মহসেনিন সচ্চরিত্র হবে গাইরা মুসাফিহীন তারা ব্যবিচারকারী যেন না হয় ওয়ালা মোত্তাখেজি আখদান সুরানেসা আয়তন পঁচিশে ছিল মহিলাদের ক্ষেত্রে যে তারা যেন উপপতি গ্রহণকারিনী না হয় আর এখানে রয়েছে দেখো পুরুষরা তোমরা ওলা মোত্তাখিজি আখদান তোমরা উপপত্নী গ্রহণকারী হইও না উপপত্নী গ্রহণকারী হইও না তোমাদেরও যদি নিজের স্ত্রী ছাড়া অন্যের সাথে সম্পর্ক থাকে যৌন সম্পর্ক প্রেমের সম্পর্ক হ্যাঁ তাহলে জেনে রাখো যে তুমি সচ্চরিত্ররা তুমি সচ্চরিত্রবান নয় এবং তোমার জন্য আল্লাহ পাকের আজাব রয়েছে এখন আসি হাদিসের দিকে যুবকদের জন্য নবী করিম সাল্লা সাল্লামের বেশ কিছু উপদেশ রয়েছে একটি হাদিস সহি বখারি মুসলিম থেকে শোনাই সহি বখারির চার হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস আর সহি মুসলিমের দুই হাজার চারশো পঁচাশি নম্বর হাদিস কয়েকজন তাবেই আল কামা আসওয়াদ আর আব্দুর রহমান বিন ইজিদ এরা আবদুল্লাহ বিন মসউদ প্রখ্যাত সাহাবি যিনি কুফাই বসবাস করতেন সে জমানায় তার তার ছাত্র ছিলেন এরা বলছেন আমরা আমাদের ওস্তাদ আব্দুল বিন মসুদ রাজি আল্লাহ তালানোর কাছে গেলাম ফাকাল আবদুল্লাহ তখন আমাদের ওস্তাদ আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ বলে কন্যা মা নবী সাল্লাম শাবাবান আমরা নবী করিম সাল্লামের সাথে যৌবনকালে জীবনযাপন করেছি থেকেছি মদিনায় মক্কাতেও ছিলেন ইবিন মাসুদ কয়েকজন প্রথম দিকের মুসলিমের মধ্যে একজন হাতে গোনা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন আর এবং খুব শারীরিক দিক থেকে খুব দুর্বল মানুষ হাত পা একেবারে দুবলা পাতলা মানুষ ছিলেন আব্দুল নসর আজি আল্লাহ তালা বলছেন আমরা নবী করিম সাথে যুবক অবস্থায় ছিলাম লাজেদ সাইয়ান কিন্তু আমাদের বিয়ে করার কোনো ক্ষমতাই ছিল না মদিনায় হিজরত করে এসছেন খালি হাতে না বাড়ি আছে না ঘর আছে না খাবার দাবার ব্যবস্থা আছে কিছুই নেই না টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য কিছুই নেই তো কি করে বিয়ে শাদী করবেন আল্লাহ তখন আমাদেরকে বলেন যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন যেই সব যুবকরা বিয়ে করতে পারছেন না আল্লাহ যেমন অবস্থা ছিল আর এইরকম যুবকদের অবস্থা মদিনায় প্রথম হিজরত করার পরে মহাজেরিন মুসলিমদের ছিল সাহাবাই কিরামদের ওই রকম যাদের অবস্থা আছে শোনেন সেই উপদেশ রাসুল্লাহ সাল্লাহ বলছেন যে নবী আমাদেরকে উপদেশ দিন ইয়া মা সার সাবাব হে যুব সমাজ হে যুবক ছেলেরা যুবক লোকেরা মানিস তথা আমিন কুমল বা তা ফালিয়াতা যৌবচ তোমাদের মধ্যে যারা বিয়ে শাদি করার শক্তি সামর্থ্য রাখে যৌন ক্ষমতাও আছে আর তার সাথে আর্থিক এতটা সচ্ছলতা আছে যে বিয়ের জন্য মোহর দিতে পারবে হ্যাঁ যে সর্বনিম্ন মোহরে বিয়ে শাদি দেওয়ার জন্য মেয়ে পক্ষ রাজি হয় আর নিয়ে এসে কমপক্ষে তাকে খাওয়াইতে পারবে ঝোলাঘাড়ে করে স্বামী স্ত্রী দুজনে ভিক্ষা করতে বেরোবে না যদি কিছু নাও থাকে কিন্তু দিন মজুর করে খেতে পারবো নেই কিছু বাড়ি আছে একটা ঘর আছে আর ঘরে আমার স্ত্রীকে রাখবো আর স্ত্রীকে পর্দার মধ্যে রেখে আমি সকালে যাব সন্ধ্যাবেলা মজদুরি করে আর খেটে খুঁটে আর নিয়ে এসে রুজি রোজগার করে খেতে পারবো এটাই বাঁধ জনক্ষমতার সাথে সাথে আপনার হিম্মত আছে সাহস আছে যে আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো আমার ঘরে দু চারটা পাঁচটা ছেলে মেয়ে হইলেও খাওয়াইতে পারবো আল্লাহর উপর তবাক্কল ভরসা রেখে আপনার এই সাহস রয়েছে যে আমি মেহনত পরিশ্রম করে খেতে পারবো মানে যদি এই ক্ষমতা থাকে বিয়ে সাথীর তাহলে অবশ্যই যেন যুবকরা বিয়ে করে নেই তো যুবকদের জন্য উপদেশ অবশ্যই যেন বিয়ে করে কেন ফাইন আগাদুল বাসার বিয়ে শাদী করলে দৃষ্টি নেমে যাবে দৃষ্টি নিচে হয়ে যাবে কারণ আমার ঘরেই আছে প্রয়োজনে কি এদিক ওদিক তাকার আর এদিক ওদিক তাকে লাভটাই কি তাকে ফেল ফেল করে তাকিয়ে থেকে যাবেন শেষখানে আক্ষেপের সাথে দৃষ্টি ফিরিয়ে নিতে আমি কিছুই পেলেন না সুতরাং যারা অন্য মহিলার দিকে বা যুবতীদের তাকা ওদের মতো নির্বোধ বোকা লোক কেউ নেই কিছুই পেলেন না হা করে তাকিয়ে থেকে গেল কি পেলেন আপনি কিছু তো পেলেন না আরো অশান্তি আপনার যে মনের জ্বালা আসলে নির্বোধ বুঝে না কিছু তাকিয়ে পরে তাকার পরে মনে যে জ্বালাত সৃষ্টি হইল সেই জ্বালার তো আর ক্ষুধা এই যে পিঠের জ্বালা যেমন হয়তো মনের জ্বালা এই জ্বালার জ্বালা দূর করার তো কোনো কিছু পেল না কিছুই পেল না আরও জ্বালা দাও দাও করে জ্বলতে থাকলো ঘরে যদি স্ত্রীও থাকে কিন্তু নিজের স্ত্রীর চাইতে সুন্দরী যেহেতু দেখে নিয়েছে এখানে স্ত্রীর কাছে এসেও শান্তি হচ্ছে না তাই অশান্তি আর অশান্তি আর যদি স্ত্রী ঘরে না থাকে অথবা স্ত্রী আছে কিন্তু দূরে আছে সাথেও রাখতে পারেন তাহলে অশান্তি আর অশান্তি ছাড়া কিছু নেই সুতরাং যারা ফিল্ম দেখেন অথবা কোনো মহিলার দিকে তাকান শেষখানে ফলাফল আখেরাতের কথা বাদ দিয়ে দুনিয়ার অশান্তি ছাড়া আর কষ্ট ছাড়া আর মানসিক আজাব পীড়া ছাড়া কিছুই পান না ফলাফল রেজাল্ট এটি আর যদি না তাকান প্রথম যেমন অনিচ্ছাকৃত নজর পড়লো দৃষ্টি পড়লো সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিলেন সাথে সাথে একটা ইমানি স্বাদ পাবেন যেন করিম সাল্লাম হাদিসে রয়েছে একটা টেস্ট পান মজা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে শান্তি দিতে সাথে সাথে একটা শান্তি আপনার অন্তরে নেমে আসবে যারা এরকম ইমান তৈরি করবেন দেখবেন যে সত্যি যে শান্তিটা আছে হেলাওয়ায় যে স্বাদ যে মিষ্টি স্বাদটা রয়েছে ইমানি স্বাদ রয়েছে সেটা পাবেন আপনি কিন্তু তাকাইতে থাকবেন কিছুই পাবেন না তাকে ফিরে চলে আসলেন আর আগুন লেগে থেকে গেল জি মনের মধ্যে আগুন আর যৌন ক্ষুদায় আগুন আর এই আগুন নিয়ে সারা রাত আর ঘুম আসছে না কি করবেন তখন বাথরুমে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন আসছেন আর তাও থামতে পারছেন না তখন শুরু করে হস্তমৈথন কিছুই না পেলে হস্তমৈথন বেশ কিছু যুবকরা আজকাল প্রশ্ন করে যে আমি জেনা থেকে বাঁচার জন্য বা সমকামিতা থেকে বাঁচার জন্য যদি হস্তমৈথন করি মানে গুণাতে পাপ থেকে বাঁচার জন্য বড় পাপ থেকে বাঁচার জন্য এই ধরনের হস্তমৈথনের পাপ করব জায়েজ কি না জায়েজ নয় কারণ সেটাও সীমা লঙ্ঘন আল্লাহ বলছেন স্ত্রী ছাড়া স্ত্রী ছাড়া যদি অন্য কোন পথে যৌন ক্ষুদা নিবারণ করার উদ্দেশ্য করে রাস্তা তলাশ করে তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী আদুন সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীর স্তর বিভিন্ন হইতে পারে কিন্তু গুণাগার সকলে সুতরাং কোন যুবকের জন্য কোন পুরুষের জন্য হস্তমৈথন জায়জ নাই আর যারা এদিক সেদিক তাকায় মহিলাদের দিকে অথবা মহিলাদের ছবির দিকে ফিল্ম দেখতে থাকে তাদের এই অশান্তি ছাড়া আর কিছুই পায় না তারা দুনিয়াতে অশান্তি আর আখেরাতেও যখন আল্লাহ পাখের আজাব হবে অশান্তি আর অশান্তি আগাতলিল বাসার বিয়ে করলে চক্ষু নিচে হয়ে যাবে ও আহসানুল আর লজ্জা স্থান সুরক্ষিত হয়ে যাবে আপনার কখনো চারিত্রিক পদস্খলন ঘটবে না অমাল্লাম ইয়াস্তাতে আর বিয়ে যদি নাই করতে পারো অথবা স্ত্রীর সাথে নাই রাখতে পারো ফালেই হে বিশ্বম রোজা রাখো রোজা রাখলে যে মানসিক শান্তি পাবে অন্তরের শান্তি মনের শান্তি হাসিল হবে আর তাতে শরীরে বেশি বেশি খাবার ঢুকলে যে যৌন চাহিদা বেড়ে যায় সেটাও কমে আসবে যার ফলে আর তোমার দ্বারা গোনা হওয়ার আশঙ্কা থাকে না তেমন গোনা হওয়ার সম্ভাবনা কমে চলে আসে ফাইনাহুল হাউজাউন রোজা রাখলে যৌন চাহিদা কি চূর্ণ করে দেয় এই রোজাতে কিন্তু এটা ক্ষণস্থায়ী চূর্ণ করে স্থায়ীভাবে যদি চূর্ণ বিচূর্ণ করে তাহলে ভবিষ্যৎ আপনার খারাপ হয়ে যেত ভবিষ্যতে আপনি অকেজ হয়ে যেতেন অযোগ্য হয়ে যেতেন স্ত্রীর কাছে কোনোদিন বিয়ে করে যেতে পারতেন না রোজা এই রোজাদার এটা হয় না রোজাদারা ক্ষণিকের জন্য যতদিন পর্যন্ত আপনি স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা হচ্ছে না ততদিন পর্যন্ত আপনার জনচাহিদাকে চাহিদাকে দমন করে রাখবে ফাইন্নাহুল হবিজা এ হচ্ছে সহি বখারি মুসলিম হাদিস এই হচ্ছে যুবকদের জন্য উপদেশ যুবকদের জন্য সুসংবাদ রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের সহি বখারি হাদিস এক হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস সহি মুসলিমও রয়েছে সতেরোশো বারো নম্বর হাদিস নবী সাল্লাম বলছেন সাত প্রকারের লোককে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন কোন কোন রেবায়তে রয়েছে ফিজিল্লা আরশি আল্লাহর আরসের ছায়া কিন্তু সহি বখারি মুসলিমে আল্লাহ পাকের স্পেশাল ছায়ার কথা বলা হয়েছে যেই ছায়ার ধরন আল্লাহ ভালো জানেন কেমন তার মধ্যে সাত প্রকার বলার সময় নেই আমাদের কাছে আমাদের আসল বিষয়ের সাথে সম্পর্কিত সাহাবুন্না শাহি এবাদাতিল্লাহ এমন যুবক যুবকের কথা বলেছেন এমন যুবক নাসা আফি এবাদাতিল্লা যেই যুবক আল্লাহর এবাদতেই লালিত পালিত হয়েছে তার যৌবন কাল থেকেই তার আল্লাহর এবাদত বন্দীগীর ওপর সে বড় হয়ে উঠেছে সাত বছর বয়সে বাপমা নামাজের শিক্ষা দিয়েছে দশ বছর বয়স হতেই পুরো নামাজের তরিকা শিখে গেছে আর তারপরে নামাজ নিয়মিত পড়েছে যদিও ফরজ হাই দেয় যাতে করে আগামীতে শরীরে রক্ত আরো শক্তিশালী হয়ে গেলে গায়ে জোর হয়ে গেলে বাপ মাকে যেন অবজ্ঞা না করে তোমার কাছে তুমি করে এই কথা না বলে আর বলবে না দশ বছর অথচ দশ বছরও ছেলেদের ক্ষেত্রে নামাজ ফরজ হয় না এগারো বছর বারো বছরও সাধারণত ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়েছে আর সাধারণত ছেলেরা সাবালক হওয়ার জন্য কমপক্ষে দোষ হইতে হবে আর না হইলে নাভির নিচের লোম গজাইতে হবে আর না হইলে যদি কোনো কিছুই সব লক্ষণ না পাওয়া যায় তাহলে পনেরো বছর বয়সে তার একটা ছেলে যদি চোদ্দ বছর পর্যন্ত তার স্বপ্ন দোষ হয়নি আর নিচেও কিছু লক্ষণ পাওয়া যায় না সাবালো খাওয়ার হ্যাঁ তাহলে পনেরো বছরে গিয়ে তার নামাজ ফরজ হয় অথচ দশ বছর বয়সে পেয়ে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম যাতে করে যৌবনটা এবাদত বন্দিগিতে অতিবাহিত হয় যৌবন কাল থেকে তার আগে থেকে এবাদত বন্দিগির তার অভ্যাস হয়ে যায় ভালো ইসলামিক অভ্যাস হয়ে যায় যার ফলে বলছেন বহুম আবনাও ছেলেদেরকে দশ বছর বয়স হলে মেরে অর্থাৎ মারার প্রয়োজন হলে মেরে বিনা মারাতেই যদি ছেলে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে কেন মারবে আপনি মারতে বলা হয়েছে এটা হচ্ছে অগতির গতি যখন দেখছে ছেলে দশ বছর হয়ে যায় তারপর দুষ্টামি করছে চলো নামাজ পড়তে লুকিয়ে যাচ্ছে অন্য কাজের ক্ষেত্রে চলো সমুদ্র বীজ ঘুরতে লাফিয়ে আগে থেকে পেরেশান করছে নিজেই যাওয়ার জন্য পেরেশান করছে যদি বল চলো বাজারে যাই শপিং এ যাই হ্যাঁ রে আগে থেকে বাচ্চারাই লাফালাফি করছে আগে থেকে ওরাই বলছে বাপ মাকে পেরেশান করে ছাড়ছে চলো খেলনার দোকানে আর এখানে আর ওইখানে হ্যাঁ টয় টাউনে কিন্তু নামাজের কথা বললে কোথায় লুকিয়ে যায় খুঁজে পাওয়া যায় না কোথায় গেল রে কোথায় গেল খুঁজে পাওয়া যায় না মারি দেন তখন মার দিতাম আলী হাত ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে দশ বছর বয়স এখন আপনার আশ্রয় শ্রেণী দশ বছর বয়স হলে মার দেওয়ার পরে যেন মার দিয়ে নামাজ পড়া অথচ ফরজ হয়নি দশ এগারো বারো তেরো চোদ্দ মেয়েদের ক্ষেত্রে অবশ্য মাসিক সাধারণত বারো বছরে চলে আসে অনেক মেয়েদের দেখা যায় নয় বছর আমার কাছে বেশ কিছু ফতোয়া মাঝে মাঝে এসছে নয় বছর বয়সে আমি আশ্চর্য অনেক ভাইকে চিনি বলছে নয় বছর বয়সে মাসিক আশ্চর্য নয় মাসে নয় বছর হইতে পারে হতে পারে এখানে কারো ঘটনা এরকম তো কথা হচ্ছে যে বিশেষ করে গরম দেশে যারা বসবাস করে তাড়াতাড়ি যুবক যুবতী হয় যৌবনে পৌঁছে যায় তো বলছিলাম যে যখন যৌবনে পদার্পণ করবে তখন নামাজ ফরজ হবে নাশাফি এবাদতে আল্লাহর এবাদতে যদি যুবক যুবতীরা লালিত পালিত হয় বড় হয়েছে আল্লাহর এবাদত বন্দী করে আল্লাহর সবচেয়ে বড় এবাদত তৌহিদের পরে কালেমা তাইয়েবার শাহাদাতের পরে পাঁচ অক্ত নামাজ পড়া সেজন্য একজন যুবকের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের যে সুসংবাদ রয়েছে যে আল্লাহ পাক স্পেশাল ছায়া দেবেন সেই বিচার দিবসে যাদেরকে আল্লাহ স্পেশাল ছায়া দেবেন তাহলে নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে কারণ অনেকে হবে যারা স্পেশাল ছায়া পাবে না তারপরে হাসরের মাঠের কষ্ট আর বালা বিপদ আপদের পরেও জান্নাতে যাবে কিন্তু এরা ছায়াতে থাকবে সুতরাং না এদেরকে ঘাম স্পর্শ করবে না ঘামে হাবুডুবু করবে না এদের ঘাম এক বুক হবে না ঘামের বন্যাই তারা ভাসবে না তাহলে এদের এরা জান্নাতিদের মধ্যে কার উচ্চ উচ্চ মর্যাদা হাসিলকারী জান্নাতি বলা যেতে পারে এইরকম যুবক না সাফি এবাদাতিল্লা যারা আল্লাহ এবাদত বন্দীগীর মাধ্যমে যৌবনটা কাটিয়েছে তাহলে একটা ছেলে দশ বছর থেকে শুরু করে ২০ বছর ২৫ বছর পর্যন্ত নিয়মিত যদি পাচক্ত নামাজ পড়ে এইরকম নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না যে একটা ছেলে দশ থেকে নিয়ে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত পাচক্ত নামাজ পড়েছে আর তারপরে বেনামাজি হয়ে গেছে ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যার গুমরাহি চেয়েছেন আর এই রকম গুমরাহির কেউ যদি শিকার হয়ে যায় তাহলে এটা হচ্ছে তার জন্য জাহান্নামে যাওয়ার দুনিয়ার লক্ষণ দুনিয়াতেই সে নিজেকে বলতে পারবে যে আমি জাহান্নামি কারণ এত এবাদত বন্দী করার পরে কি করে মোরতাদ হয়ে গেলাম ইসলাম বিমুখ হয়ে গেলাম পাপের দিকে চলে গেলাম দশ থেকে পঁচিশের মধ্যে ভালো চরিত্রবান ছিল আর তারা পঁচিশের পরে যদি চরিত্র নষ্ট হয় ব্যবিচারে লিপ্ত হয় তিরিশ চল্লিশ বছর বয়সে তাহলে হতভাগা এবং তার ভবিষ্যৎ অন্ধকার এটা তার এই ঘটনা বা এই সব অবস্থা প্রমাণ করে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন আমাদের ছেলে মেয়েদের হেফাজত করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা করি আমরিবিন্লাহ মেমুন আল্লাহ বর্ণনা করেন কালা রসুল্লাহ রাজলিন নবী সালাম একজন লোককে বলেন উপদেশ দিতে গিয়ে যুবক ছিল ইফতানিম খামসান কাবলা খামস পাঁচটি অবস্থা তোমার জীবনে আসার পূর্বে পাঁচটি অবস্থাকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো নিজের জীবনে মূল্যবান সম্পদ মনে করো গনিমত মানে হচ্ছে মূল্যবান সম্পদ এখানে মূল্যবান সম্পদ মনে করো পাঁচটি অবস্থা আসছে যেটি অপ্রীতিকর তোমার জন্য অপছন্দনীয় তোমার জন্য কষ্টদায়ক পীড়াদায়ক তোমার জন্য তার আগে যে পাঁচটি অবস্থা তোমার রয়েছে এই পাঁচটি ভালো অবস্থাকে তোমার জন্য মূল্যবান সম্পদ মনে করো ইফতানিম খামসান কাবুলা খামস সাবাকা প্রথম হচ্ছে সাবাবাকা কাবুলা হারামেক তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে বৃদ্ধ অনেকে হয়েছেন অনেকে কাছাকাছি পৌঁছে গেছেন অনেকে হবেন এটা আগামীতে অপ্রীতিকর কে বুড়ো হয়ে চলতে পারছেন না হাত পায়ে ব্যথা দাঁড়িয়ে কত সুন্দর নামাজ পড়ছিলেন কত সুন্দর সেজদা করছে কত সুন্দর কাজকর্ম করছিলেন কাজকর্ম করতে পারছেন না ভুলে যাচ্ছেন কত রকমের যে সমস্যা হ্যাঁ কেউ চায় না বার্ধক্য যদি নিজের হাতে থাকতো কেউ বুড়ো হইতে চাইতো না চাইতো নাকি নিজের হাতে যদি এসব থাকতো তো কেউ বার্ধক্য চাইতো না অপ্রীতিকর কিন্তু আল্লাহ পাকের ফয়সালা একদিন সেখানে নামতে হবে গিয়ে তো বার্ধক্যের পূর্বে তোমার স্বভাবকে যৌবনকে তুমি মূল্যবান সম্পদ মনে করো এই যৌবন কালে যেমন ভাবে আপনি এবাদবন্দি করবেন পারবেন আমি যুবক ভাইদেরকে বলবো বিবাহিত হন আর অবিবাহিত হন আর এই বিশেষ করে যুবক ভাইদেরকে এবং বোনদেরকেও বলবো সকলকে আমার কথা শুনছেন এবং শুনবেন যে এই বয়সে আপনি ভালো এবাদতবন্দি করেন এখন যদি এই যৌবনকালে মনে করেন যে আমি মাত্র চার ঘন্টা ঘুমাবো এক ঘন্টা দুই ঘন্টা তাহাজুদ পড়ো তাও পারবেন কিন্তু যখন বয়স চল্লিশ পঞ্চাশ পার হয়ে যাবে তখন মসজিদে যেতে পারছেন ফরজটাই ঠিক করে আদায় করতে পারছেন না আর মসজিদে গেলে কেউ হচ্ছে চেয়ারওয়ালা মানুষ চেয়ার ছাড়া সেজদা করতে পারছেন না আর কেউ বসে পড়ছেন আর চলতে পারছেন না কত রকমের যে অসুবিধা ফরজটাই ঠিক করে আদায় করতে পারছেন না জামাত সহকারে নামাজ পড়া অজেব তাতে হাজির হতে পারছেন না তাহলে তাহাজ্জুদ আপনি কি করে পড়বেন আপনি আর যেই লোকটি এই পনেরো বছর থেকে শুরু করে ত্রিশ চল্লিশের চল্লিশের মধ্যে বিশেষ করে চল্লিশ পর্যন্ত শক্তিশালী থাকে মানুষ তাহাজুদ পড়ল না সেই ব্যক্তির জন্য তাহাজুদের দিকে যাওয়াটা খুব মুশকিলই আছে এই সময়টা আল্লাপাক সুযোগ দিয়েছেন মূল্যবান সম্পদ মনে করেন আপনার যৌবনকে এলম শিখার ক্ষেত্রে বিশেষ করে এখান থেকে শুরু কারণ ইসলাম শুরু করেছে আমল থেকে নয় এলএম থেকে শুরু করেছে এলএম থেকে শুরু করেছে শিক্ষা লাভ করা তারপরে আমল দিনের দাওয়াতের কাজ দিনের দাওয়াতের কাজ আর দিনের জন্য ঝুঁকি নেওয়া আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের খেদমতার জন্য ঝুঁকি নেওয়া আছে এগুলো কাজ যৌবনকালে যেভাবে সাহসের সাথে করতে পারেন হিম্মতের সাথে করতে পারবেন এবং পরিশ্রম করতে পারবেন সময় লাগাতে পারবেন সেই সময় আপনি দিতে পারবেন না আর শ্রম দিতে পারবেন না চল্লিশ পঞ্চাশের পরে আমরা নিজের জীবনে বুঝছি যেইভাবে দুপুরে না ঘুমিয়েও চলে রাত্রে দু চার ঘন্টা ঘুমালাম না ঘুমালাম তাও চলে হ্যাঁ সেই সময়গুলিতে ২৫ বছর ৩০ বছর বয়স চল্লিশের পরে ৪৫ শুরু হয়ে গেছে দুর্বলতা শুরু হয়ে গেছে নিজের হিসাব নিজে করেন যে আপনার যখন বয়স পঁচিশ ছিল তো গোটা বছর অনেক সময় ওষুধ খেতে হয়নি গোটা বছর কোনো ট্যাবলেট ইঞ্জেকশন কোনো ক্যাপসুল লাগেনি অ্যান্টিবায়োটিক লাগেনি আর এখন চল্লিশ পঁয়তাল্লিশের পরে নিয়মিত কারো প্রেশারের ওষুধ লাগে কারো সুগারের ওষুধ লাগে কোলেস্ট্রল চর্বির চর্বি কমাবার ওষুধ লাগে আর না হলে কত রকমের সমস্যা আর মাসে কত টাকা আপনার চিকিৎসায় ব্যয় হয় এই জন্য যৌবনকালকে সম্পদ মূল্যবান একটি আল্লাহ পাকের নিয়ামত একে গুরুত্ব দিতে বলছেন নবী করিম সাল্লাম ওসেহাতাকে কাবলা সাকামিক আর তোমার ব্যাধির পূর্বে তোমার সুস্থতাকে মূল্যবান সম্পদ মনে করো আজকাল সুস্থ আছে আলহামদুলিল্লাহ অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ পার হয়ে গেল সুস্থ আছেন কিন্তু এমন একটা সময় আসবে যখন অসুস্থ হয়ে যাবেন তখন মনটা চাইবে যে আল্লাহকে খুব ডাকি আল্লাহ সামনে খুব কাঁদি তবা করি আর খুব এবাদবন্দি করি ভোর রাত্রে উঠি পারবেন না পারছেন না চলছে না শরীর চলছে না ও ঘেনা কাকাবলা ফাকরিক এখন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছেন এখান থেকে ইনকাম করছেন সচ্ছল আছেন দিনের কাজ কিছু করেন অর্থ দিয়ে হ্যাঁ আপনি দান খেরাত করেন আপনি বিভিন্ন নেকির কাজে আপনি আপনার এই ধনের নিয়ামতকে ব্যয় করেন কাবলা ফাকরিকা এমন এক সময় আসার পূর্বে যে সময়টা আপনার জন্য অপ্রীতিকর ভালো কখনো ভালো মনে করেন না আপনি আর ক্ষমতা থাকলে কখনো আপনি দরিদ্র আর গরিব হইতে চাইতেন না এই দারিদ্র আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে তুমি মূল্যবান সম্পদ মনে করো অফারাগ আকা কাবেলা সগুলিক আর তোমার ব্যস্ততার পুরী ব্যস্ততা যখন মানুষ ব্যস্ত হয়ে যায় আর সময় পাচ্ছে না কিছু সময় পাচ্ছে না এর পূর্বে অনেক অবসর ছিল লেখাপড়ার অনেক অবসর ছিল কোরআন মুখস্থ করার অবসর ছিল কোরআনে তর্জমা তফসির পড়ার অবসর ছিল সৌদি আরবে আট ঘন্টা ডিউটি করার পরে বাকি আরও ষোলো কত ঘন্টা থাকে তিন আটে চব্বিশ ষোলো ঘন্টা তাই না আরও ষোলো ঘন্টা টাইম থাকে ওতে লাগালেন আট ঘন্টা ডিউটি তারপরে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইলেন তারপরেও থাকে আরও দশ ঘন্টা থাকে থাকে না থাকে না ওর মধ্যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর নামাজ দিয়ে আরও দু তিন ঘন্টা গেল দু তিন ঘন্টা তারপরেও দেখা যায় প্রতিদিন যদি মনে করে যে আমি এলম শিখবো নেক কাজ করব ভালো কাজ করব আমার আখেরাতের ব্যালেন্স বাড়াবো তার জন্য সৌদি আরবে চাকরি করে কম পক্ষে আপনার হাতে ছয় ঘন্টা থাকছে ছয় ঘন্টা থাকছে আঠারো ঘন্টা লাগিয়ে দেন সব কাজে খাওয়া দাওয়া এই সেই ঘুম আর চাকরি ডিউটি রুজি রোজগার ছয় ঘন্টা থাকছে এই ছয় ঘন্টাকে করছেন কি ইন্টারনেট ফেসবুক ইউটিউব আর কিছু লোক আছে দিন দিন শিখার নামে আর ভালো কথা শোনার নামে পাপও দেখছেন পাপও শুনছেন কত যে অন্যায় হচ্ছে আল্লাহ পাক আমাদের খাতা মাফ করেন আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এর আগে বলেছি আবার বলছি যেসব ভাইয়েরা ইন্টারনেটে আজকালকার গবেষণায় বলা হচ্ছে যে যারা দুই ঘন্টার বেশি ইন্টারনেটে সময় লাগায় চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টার বেশি ইন্টারনেটে সময় লাগায় তারা ইন্টারনেটের নেশাগ্রস্ত যেমন মদের নেশা থাকে তেমন ইন্টারনেট একটা নেশা আছে যারা দুই ঘন্টার বেশি ইন্টারনেট ফেসবুক নিয়ে টুইটার নিয়ে আর এই ইউটিউব নিয়ে আর এই নিয়ে সেই নিয়ে যা কিছু আছে এতে নিয়ে ব্যস্ত থাকে তার ইন্টারনেট খোলা তাতে বসে থাকে তারা নিশাগ্রস্ত ভালো করে শুনে তারা হচ্ছে মুদমেন ভালো করে শুনে আরবি ভাষায় নিশাগ্রস্ত এর বিভিন্ন লক্ষণ আছে এই এর উপরে অনেক কিছু লেখা হয়েছে আর অনেক কিছু আমরা পড়াশোনা করেছি কিন্তু সব কথা সব সময় বলাও যায় না আর এত বিষয় রয়েছে দিন সম্পর্কে যে আমরা তার তো মনে হচ্ছে যে একশোতে দু চার পাঁচটা অংশ ওর মধ্যে বর্ণনা করতে পেরেছি কিনা আল্লাহ পাক ভালো জানেন তো আল্লাহ পাক যেন আমাদের ইসলাম সংশোধনে তৌফিক দান করেন তাহলে বোঝা গেল যে আপনার যদি দুনিয়ার একটু খবর রাখতে হয় অথবা ইন্টারনেট নিয়ে বসতে হয় তো যাতে করে এক আধ ঘন্টা আপনি এই দিকে যথেষ্ট সময় দিতে পারছেন কিন্তু আমি পরীক্ষা করে দেখছি আপনাদেরকে বলছি এক পারা কোরআন তেলাওত করতে বিশ মিনিটের বেশি লাগবে না সুন্দর করে তেলাওত বিশ মিনিটের বেশি লাগবে না আর দেশি তরিকায় দেশি তরিকার মধ্যে আমরা অনেক ভালো তরিকা দেশে পড়তাম এক যুগে কোরআন খতম করতাম মানে ওই ওইরকম পড়া পড়তাম না এই বিদাতি মোল্লাদের মতো আফেজদের মতো আমরা দেশ থেকে অনেকটা সন্ন্যতের অনুসারী ছিলাম তারপরে খুব দ্রুত একটু পড়ার চেষ্টা করতাম যে কোরআনটা তাড়াতাড়ি খতম করা যায় তেরো মিনিট লেগেছে কিন্তু আমি মনে করি তেরো চোদ্দ পনেরো পড়া যায় নয় যার ফলে আমি যেই লোকটি তেরো মিনিটে এক পারা খতম করতাম সেই লোকটি এখন কমপক্ষে বিশ মিনিটে এক পারা খতম করি বিশ পৃষ্ঠা থাকে এখানে এক পারাতে কত থাকে তো এক এক পৃষ্ঠাতে একটা মিনিট লাগাবো না তাহলে কি বুঝলাম তাহলে অর্থ বুঝে পড়লাম লাভটাই কি করলাম আমি অর্থ বুঝে দুনিয়ার কোনো কথাই আমরা পড়ি না কোনো কথাই শুনি না অর্থ ছাড়া এতক্ষণ কেন পাঁচ মিনিট যদি অর্থ ছাড়া আপনারা এখানে বসে থাকে কিছু বুঝছেন না কিন্তু আমি আপনাদের সামনে স্পিচ করছি কিচ্ছু ভালো লাগবে না আপনাকে যতই আমি আপনাদের কাছে প্রিয় কিছুই ভালো লাগবে না কিছু বুঝলাম না আরবিতে কেন এক বক্তব্য করলেন ফায়দা কি আমাদের ঠিক কিনা কিন্তু কোরআন সারা জীবন ধরে শুধু তেলাওয়াত তেলাওয়াত মন্ত্র মন্ত্র পড়ে যাচ্ছেন আর তারপরে নিজেও বুঝেন না যে পাশের বসে শুনছে সেও কিছু বুঝে না ওই রকম পড়া যায় না বিশটা মিনিট সময় দিলে দিনে এক পারা পড়া হয় দিনে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ইন্টারনেটে সময় দিচ্ছেন ভালো করে বাবা শুনেন ভালো করে ইন্টারনেট ওলা ভাইরা আর বোনেরা বিশ মিনিট সময় দিলে এক পারা হয় তাহলে বিশ মিনিট সময় যদি আপনি কোরআনের কারিমের তেলাওয়াতে দেন সুন্দরভাবে তাহলে ৩০ দিনে কয় পারা হবে কত হবে এক খতম হবে না হবে না ৩০ পারা এক খতম হবে তাহলে একেবারে বিনা মেহনতে মাত্র বিশটা মিনিট যদি পড়েন এক খতম স্বাভাবিকভাবে আপনার তেলাওয়াত হবে আর একটা আলোচনা করবো যে ঘুম সম্পর্কে ঘুম মানুষের জন্য ধ্বংসাত্মক ইনশাল্লাহ আগামী সপ্তাহের পরে সপ্তাহে আলোচনা থাকবে তো এই যে আমরা ফজর পরে ঘুমাই এই সময়টা ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাই এটা মারাত্মক ক্ষতি করে এই সময়টাই যদি তেলাওয়াত করেন সূর্য উঠা পর্যন্ত তাহলে দুই পড়া হবে চল্লিশ মিনিট সময় থাকে ফজর নামাজ পড়ে বেরিয়ে যান সূর্য উঠতে চল্লিশ মিনিট সময় থাকে ঘুমাইতে হবে সূর্য উঠার পরে ঘুমিয়ে যান আর ওইদিকে আলোচনা যাচ্ছে না কারণ আমাদের আলোচনা আজকে যুবকদের সম্পর্কে আর যুবকদের পদস্খলন হয়ে গেলে সংশোধনের আশা করা যায় না কারণ অনেক দুর্গমরা হয়ে চলে যাবে সেই জন্য বলছি যে আল্লাহর অস্তে কোরআনের দিকে ফিরে আসেন রসুল্লাহ সাল্লামের হরিসের দিকে ফিরে আসেন ইসলাম করার দিকে ফিরে আসেন আর ইসলামিক কিতাব পড়েন দুই ঘন্টা ইসলামিক আপনার ইন্টারনেটে বিচরণ না করে ইসলামিক বই পড়াশোনা করেন কোরআনিমাতির পড়াশোনা করেন আল্লাহর ইবাদতবন্দি করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আর বলছেন নবী সাল্লাম পাঁচ নম্বরে ওয়াহায়া তাকে কাবলা মৌথিক আর তোমার মৃত্যু অপ্রীতিকর কেউ মরতে চায় না কেউ আমরা মরতে চাই না সবাই অনেক দিন থাকতে চায় এই অপ্রীতিকর মতের পূর্বে তোমার হায়াত তোমার যে লাইফ রয়েছে জিন্দগি রয়েছে এই জিন্দগিকে তোমার জন্য মূল্যবান সম্পদ মনে করো আর এই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য চেষ্টা করো হাদিস তিরমিজিতে রয়েছে মুস্তাদাক হাকেমে রয়েছে আমর বিন মেমুন থেকেও আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহমা থেকে মুসনাদ আহমদ এমাম আহমদ রহমতুল্লাহ আলের কিতাব জোহদে রয়েছে মুসনাদ আহমদ নয় তার একটি কিতাব রয়েছে কিতাবু জোহদ তাতে হাদিসটি রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন লা তাজুল কাদামা ইবনে আদমাল কিয়ামত হাত্তা ইউসালান খামস কিয়ামতের দিন অতক্ষণ পর্যন্ত আদম সন্তান নিজের একটা কদম নড়াইতে পারবে না নিজের পা সরাতে পারবে না কেয়ামতের দিন আল্লাহর সামনে থেকে হাত্তা ইউস আল আন খামসিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে হাসর মাঠে পাঁচটি মোটা মোটা প্রশ্ন হবে এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না হবে আপনাকে আমাকে আল্লাহ পাক যেন আমাদের হিসাবকে সহজ করে দেন আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন দুনিয়াতে পাঁচটি কি আন ওমর হিফি মাফ না সারা জীবনের যে আয়ু ওমর বয়স সম্পর্কে যে এই তোমার যে বয়সটা ছিল ষাট বছর সত্তর বছর কোথায় তুমি নষ্ট করেছো কোথায় তুমি এটা অতিবাহিত করেছো ওয়ান সাবাবেহি ফিমা আবলা হে যুবকরা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই পনেরো বছর বয়স থেকে শুরু করে পঁচিশ ত্রিশ চল্লিশ পর্যন্ত যৌবনই থাকে এই যৌবনকে কোথায় ফিমা আবলা ক্ষয় করেছিলি এই যৌবনের শক্তিকে কোথায় ক্ষয় করেছিলি কোথায় নষ্ট করেছিলি কোথায় ব্যয় করেছিলি ওয়ান মালিহি মিন এইনা ইকতাসাবাহ আর ধন সম্পদ সম্পর্কে দুটি প্রশ্ন হবে কোথা থেকে উপার্জন করেছিল উৎস উপার্জনের হালাল ছিল না হারাম আর ঠিক আছে ইনকাম করলে হালাল তরিকাই মেহনত করে চাকরি করে আর হালাল ব্যবসা করে ইনকাম করেছো অফিমা আনফাকা কিন্তু কোথায় খরচ করেছো কোথায় ব্যয় করেছো এই প্রশ্ন করা হবে পাঁচ নম্বর হবে আর ওমাজা আমেলা ফিমা আলিম ওয়ান এলমেহি মাজা আমেলা ফি নির্বাহিত রয়েছে আর এলম সম্পর্কে যে আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান প্রথম কথা জ্ঞান অর্জন করেছো কিনা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে তিনটি মূলনীতি আপনি কিছু জানেন আর না জানেন আপনার স্রষ্টা রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানা ফরজ কিছু জানে না না জানে আল্লাহর দেওয়া জীবন বিধান কিভাবে আপনি আপনার জীবনটা কাটাবেন জানা ফরজ দ্বিতীয় মূলনীতি আপনি কিছু দুনিয়ার জানেন আর না জানার শিখেন আর না শিখেন আল্লাহর বিধান যার মাধ্যমে মানব জাতি পর্যন্ত তার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ সাইদুল মুরসালী খাতমন নবীন মোহাম্মদ রসুল্লাহাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তিনি কে ছিলেন আপনি দুনিয়ার কাউকে চেনেন আর না চেনেন মোহাম্মদ রসুল্লাহামকে চিনতেই হবে তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে এই তিনটি মূলনীতি এলম হাসিল করেছিলে কিনা আর জানতে তুমি আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আমল করেছিলে কিনা আল্লাহ সম্পর্কে জানতে তহিদ প্রতিষ্ঠা করেছ কিনা আল্লাহ রসুল সম্পর্কে জানতে তো রসুলের অনুসরণ করেছিলে কিনা আনুগত্য করেছিলে কিনা আল্লাহর দিন সম্পর্কে জানতে আর দিনের মূল খুঁটি হচ্ছে পাঁচক্ত সলাৎ পাঁচক্ত সলাৎ নামাজ আদায় করেছিলে কিনা ইসলামের পাঁচটি রোকন জানতে তুমি এই পাঁচটি রোকন পাঁচটি খুঁটি তুমি ঠিক রেখেছিলে কিনা দিন ইসলামের হালাল হারাম তুমি জানতে এটা হালাল এটা হারাম এটা জায়জ ওইটা না জায়জ তুমি ঠিকভাবে যা জানতে তা কাজে পরিণত করতে কিনা হাদিস ত্রিমিজিত রয়েছে এবং আল্লাহ নাসির আলমান রহমতুল্লাহ সিলসিলা সাহিয়া নয়শো ছয়চল্লিশ নম্বর হাদিস এই হাদিসটিকে সহি বলেছেন আর একটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করব কথা লম্বা হয়ে যাচ্ছে আবু ওমামা রাজি আল্লাহ তালানহ সাহাবি থেকে বর্ণিত তিনি বলছেন যে একদিন নবী করিম সাল্লাম বসেছিলেন আমরাও ছিলাম আর একজন যুবক ইন্না ফাতান সাব্বান ফাতান মানে যুবক সুরে কাহাফের আয়াতে ফাতানের বহু বচন ফিতিয়া ইন্নাহম ফিতিয়াতুন আমানু বেরব্বহিম মজিদ নাম হোদা এখানে ফাতানে এক বচন ব্যবহৃত হয়েছে একজন যুবক ছেলে নবী সাল্লামের সামনে আসলো আসার পরে ইয়া আল্লাহ বলছে আল্লাহ রসুর এ জেনলি বিজেনা মুসলিমের সন্তান বলছে ইয়া আল্লাহ আমাকে জেনার অনুমতি দেন থাকতে পারছে না যুবক আর বিয়েও করতে পারছে না বিয়েও করতে পারছে না আর থাকতেও পারছে না আর একজন মুসলিমের সন্তান হারাম কাজ করব জাহান নামে যাবো যাই নবীর কাছে যায় গিয়ে যদি একটা অনুমতি পেয়ে যায় তাহলে তার অসুবিধে নেই তাহলে তার অসুবিধা নেই এই জন্য অনুমতি চাইতে গেছে উদ্দেশ্য খারাপ নয় কিছু পারমিশন যদি রসুলের পক্ষ থেকে হয়ে যায় তার মানে ছাড় আছে জান্নাত পেতে আর বাধা নেই নবী অনুমতি দিয়েছেন যার মাধ্যমে দিন এসছে তিনি অনুমতি দিয়েছেন এই ছিল উদ্দেশ্য সেই ছেলের আজকাল ছেলেরা জানে যে হারাম আর তারপরে হারামে লিপ্ত হয় আজকালকার যুবকরা আর এই ছেলে হারাম বলে ভয় ছিল জাহান্নাম বলে ভয় ছিল বলেই জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে অনুমতি নিতে গেছে যে কমপক্ষে অনুমতিটা পেয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবো দুনিয়ার যে আমার প্রয়োজন রয়েছে প্রয়োজনটা আমার মিটে যাবে জন চাহিদাও মিটে যাবে আর আমি জাহান নামে শাস্তি থেকেও বেঁচে যাবো এই জন্য পারমিশন নিতে এসেছিল এই ছেলে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন অনুমতি চাইল আশ্চর্য হয়ে গেলেন সাহাবাই কেরামরা কি করছে রে ফাকবাল আল কৌম আলী হেফাজাজা রুহ চারিদিক থেকে সাহাবাই কেরামরা মনে হচ্ছে তার দিকে ঝাঁপিয়ে পড়েছে আর কালো মাহ মাহ মাহ একবারে তাকে বকা ঝকা শুরু করেছে আরবিতে মাহ ধমক দেওয়ার জন্য আর ভয় দেখানোর জন্য আর বকাবকি করার জন্য এই শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে ফাঁকা আল্লাহ নবীন বললেন না না না এইসব কাজ করিও না উদ নুহ কাছে করো আমার কাছে নিয়ে আসো ওকে আমার কাছে চলে আসো আমি আপনি যদি একটা ছেলে এরকমই বেয়াদবির প্রশ্ন করে হ্যাঁ কোনো কথা বলে যে কোনো রাস্তা আছে কি না সৌদি আরবে আছি এমন কোনো রাস্তা আছে থাকতেও পারছি না তাহলে ধাক্কা দেবের করেন তাকে বেহাদব থাকার মজলিসও বুঝে না কিছু বুঝে না আর বিয়া হারাম কথা বলছেন তাই না এখানে দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন নবী সালাম তো এই কাজ করলেন না নবী করিম সাল্লামের দাওয়াতের পদ্ধতি নম্র পদ্ধতি হেকমত কৌশল ইসলাম প্রচারের জন্য হেকমত কৌশল লাগবে নম্রতা লাগবে ভালো আচরণ লাগবে অন্তর জয় করার চেষ্টা করতে হবে বা চেরু নবী বলছেন সুসংবাদ দাও ওলা তোনা ফেরু ঘৃণা ছড়ায় না দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না এ হচ্ছে নবী করিম সাল্লাহ কথা ইয়াসেরু সহজ করার চেষ্টা করো আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা সহজ করার চেষ্টা করো ওয়ালা তো আসেরু কঠিন করে দিও না যদি অনমতি থাকে তো সেক্ষেত্রে কঠিন করে দিয়েন না এসব নামাজ মাত্র চার রাখাত একটা ক্লান্ত মানুষ চার রাখাত ফরজ আর দুই রেখা সোননাথ পড়লে তো অনেক নেকি যদি নাও পড়ে যে কোনো কিছু গুণাকার হয়ে যাবে তা নয় এক দেবে বেতর সেখানে বিদাতি মোল্লারা এমন কঠিন করে দিল সত্র রাখাতে সাথে পড়তে হবে যার ফলে আমার দেশের এই সতেরো রাকাতওয়ালা মুসলিম ভাইরা যাদের দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে ফরজ নফলের কোনো পার্থক্য বুঝে না আর সবগুলি তাদের কাছে সমান এই অজ্ঞতার ভিত্তিতে ফরজটাও পড়ে না সতেরো পড়তেও পারবো না আর সুতরাং এসা পড়বো না বাকিটা পড়বো এত নামাজ পড়া যায় আর এটা শুধু আমার কাল্পনিক কথা না একজন এমবিবিএস ডাক্তার আমাকে বলছে এক ইন্ডিয়ান যে যতদিন ইন্ডিয়াতে ছিলাম ততদিন আমি এশার নামাজ পড়তাম না কি জন্য ওই কারণ হানাফি মোল্লারা শিখিয়েছে যে সতেরো রাকাত এশার নামাজ আমি সারা দিন ডিউটি করে ক্লান্ত হয়ে আসি এখন ঘুম চাপছে সতেরো রাকাত নামাজ কে পড়তে পারবে বাদ দে পড়তাম না ফরজটাও পড়তো না কিন্তু দিন ইসলাম কত সহজ আসছে সহজ করো বলা তো আসছে কঠিন করে দিও না সহজ চার রাখার নামাজ পড়লেই মুসলিম আপনি আরে বেতর সুন্নত নাও যদি পড়েন তবুও মুসলিম আপনি অনেক নেকি কমলে কিন্তু কিছুই না আপনি মুসলিম চার রাখাত পড়লে এ সার সতেরো রাখাত সারা দিন রাত মিলে যদি সতেরো রাখাত পড়ে দেন তা আপনি মুসলিম আর যারা সাথে সতেরো পড়লো আর ফজরে দুই রেখাত পড়লো না তখনই মুসলিম থাকলো না ইসলাম থেকে বেরিয়ে গেল ভালো করে শুনে রাখেন এইভাবে ইসলামকে বুঝতে হবে যেভাবে আল্লাহ ইসলাম নাজেল করেছেন আল্লাহ দিন ইসলামকে সহজ করেছেন যে পাঁচ অপ্তে ভাগ করে দিয়েছেন সতেরো রাকাতকে ওইভাবে ইসলাম বুঝতে হবে শিখতে হবে ওইভাবে পালন করতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন তো এই এই যুবক ছেলে কে নবী করিমসাল্লাম কাছে নিয়ে আসতে বলে ফাদান আমিন হো ছেলেটি কাছে আসলো করিবান কালা ফাজাল আসা বসে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম এত দূরে এত কাছে বসালেন যাতে করে ওর গায়ে নবী সাল্লাম হাতটা পৌঁছে যায় ওর পিঠে হাতটা পৌঁছে যায় এত কাছে ডেকে নিলেন অথচ এত বেয়াদবির প্রশ্ন করেছিল বা তার জন্য অনুমতি চেয়েছিল কাল আতহে বহুলে উম্মেক তারপরে তাকে বুঝাইতে শুরু করলেন যুবকদের জন্য উপদেশ নবী করিমসাল্লাম আচ্ছা বলো তো তোমার মায়ের জন্য এটা কি পছন্দ করবে কেউ যদি তোমার মায়ের সাথে ব্যবিচার করে তুমি বরদাস্ত করতে পারবে সেই বলল আল্লাহ না আল্লাহর কসম করে বলছি জালানি আল্লাহ ফেদা আকা আল্লাহ আমাকে আপনার ওপর উৎসর্গ করুন হতেই পারে না অসম্ভব কথা বরদাস্ত করব। নবী তাহলে তুমি যখন তোমার মায়ের সাথে কারো বরদাস্ত করবে না কোন মানুষই নিজের মায়ের সাথে জেনা ব্যবিচারকে বরদাস্ত করবে না কালা নবী আফা তহিব্বহু লেবনা আর তোমার যদি মেয়ে থাকে আর তোমার মেয়ের সাথে কেউ ব্যবচার করতে চায় বা জানতে পারে যে কেউ ব্যবচার আর করার চেষ্টা চালাচ্ছে বরদাস্ত করবে তুমি কাল আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছে না কখনো না হলে বানাতেহিম আর কোনো কোনো মানুষই তাদের মেয়েদের সাথে কখনো করবে আল্লাহ আল্লাহ আপনার ওপর আমাকে উৎসর্গ করুন কোন মানুষ নিজের মেয়ের জন্য এটা মেনে নিতে পারেন না কাল আফা তহি বলি উক্তি কাছা চলো মায়ের জন্য না হয় বেশি একটা আত্মমর্যাদা রয়েছে গাইরাত রয়েছে হ্যাঁ মেয়ের ক্ষেত্রে রয়েছে কিন্তু বোন তোমার বোনের সাথে কেউ যদি জানা করতে চায় না আল্লাহর কসম করে বলছি না হলে সাল্লাম বললেন যে কোনো মানুষই তাদের বোনের সাথে এই ব্যবিচার করাকে পছন্দ করবে না তুমি যেমন পছন্দ করো না বারবার করে ওই যুবক বলছে জালানি আল্লাহ ফিদাক আল্লাহ আমাকে আপনার ওপর কোরবান করুক উৎসর্গ করুক আমি আপনার জন্য উৎসর্গ হইতে প্রস্তুত কিন্তু আপনাকে ভালোবাসি কিন্তু কোন মানুষ বরদাস্ত করবে না যে তা কারো মা বোনের সাথে বা মেয়ের সাথে কেউ ব্যবচার করুক নবী করিম সাল্লাম আরো জিজ্ঞাসা কাল আফা তোহি বলি আম্মা থেকে চলো আর একটু দূরে চলো তোমার ফুফুর সাথে কেউ বিচার করতে চাই তুমি পছন্দ করবে বরদাস্ত করবে অনুমতি দেবে কাল আল্লাহ আল্লাহ জালানি আল্লাহ ফেদাক না আল্লাহর কসম করে বলছি আপনার উপর আল্লাহ আমাকে উৎসর্গ করুক বলে আর কোন মানুষই তাদের ফুফুদের সাথে এই ব্যবচারকে বরদাস্ত করে নেবে না কালা আফা তহি বলে খালে চলো তোমার খালা ফুফু না হয় তোমার বংশের তোমার রক্তের এদিক দিয়ে সম্পর্ক বাপের দিক দিয়ে সম্পর্ক কারণ বাপের বংশটাকে অনেক স্ট্রং দেখে হ্যাঁ ওই তো মামাদের বংশ ওই দিক থেকে তো চলে এসছে মা হয়তো অনেক সময় যোগাযোগই নেই হয়তো তোমার খালার সাথে কেউ যদি ব্যবচার করতে চায় তুমি পছন্দ করবে অতহি বলে খালা থেকে কাল আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি জালানি আল্লাহ ফেদাক আপনার ওপর আল্লাহ আমাকে কোরবান করুক উৎসর্গ করুক নবীলাহিম কোনো মানুষ তাদের খালাদের সাথে ব্যবিচার করা পছন্দ করবে না তো যুবক বলতে চাইলেন এই কথা নবী সাল্লাহ ইসলাম যে তুমি যে জেনা ব্যবিচারে পারমিশন চাইলে আমি যখন পারমিশন দেব যে মেয়েটির সাথে জেনা করবে সে কারো হয়তো মা হবে হয় মা হয়ে গেছে আর না হলে কারো মেয়ে হবে সে অবশ্যই কারো কারো মা তো কারো মেয়ে অথবা কারো বোন হ্যাঁ ভাই বেঁচে ভাই আছে তো কারো বোন অথবা কারো ফুফু কারো খালা কারো আপনজন সুতরাং তারাও বরদস্ত করবে না তাহলে তুমি কি করে এটা পছন্দ করছো একজন মমিন তখনই মমিন হতে পারবে যেটা নিজের জন্য ভালোবাসে সেটাই অন্যের জন্য ভালোবাসবে তাই আহাদক হাত্তা ইহিব্বালি আখি হে মা ইহিবসেহি সহি বখারি হাদিস অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মমিন মুসলিম হতে পারে সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত অন্যের নিজের জন্য যেটা ভালোবাসে সেইটাই বা সেই রকমই অন্যের জন্য ভালো না বাসবে আপনার জন্য যেটা অপ্রীতিকর হয় আপনার জন্য যেটা কষ্টদায়ক হয় সেটা অন্যের ক্ষেত্রে করবেন না এর অনেক উদাহরণ জীবনে হইতে পারে এই হাদিসটি অত্যন্ত ব্যাপক এই হাদিসটি নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন আমাদের চলাফেরার জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বন্ধু বান্ধবের সাথে রুমমেটদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে দেশবাসীর সাথে কোনো মানুষের সাথে কোনো মানুষের সাথে যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না অন্যের জন্য কখনো পছন্দ করবেন না যদি আপনি মমিন হন আপনাকে কেউ কষ্ট দিক মারুক আপনার সমালোচনা করুক আপনার বদনাম করুক আপনার মানহানি করুক আপনার ক্ষয়ক্ষতি করুক আপনার চুরি ডাকাতি করুক আপনি পছন্দ করেন না তাহলে অন্যের কি করে আপনি করতে পারেন এরকম তাহলে মমিন হতে পারবেন নবী করিম সাল্লাহ তারপরে ছেলেটার গায়ে হাত রাখলেন পিঠে হাতটা রাখে ফাওয়া ইয়াদাহু আলিহি ওই ছেলের গায়ে হাত রাখলেন রসুল্লাহ সাল্লাহ রহমতুল্লাহ আলমিন দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে সে আরও খারাপ হয়ে যেত মোরতাদ হয়ে যেত হ্যাঁ, নবী কেউ কি মানত না আর সাহাবির কথা মানত না খারাপ ব্যবহার দেখে এদের উপরে এমন ঘৃণা হয়ে যেত যে কখন আসতো না আর সে একেবারে অনেক দূরে গুমরা হয়ে জাহান্নামে চলে যেত নবী করিমসাল্লাম কাছে নিলেন আর কত সুন্দর করে তাকে নসিহত করলেন তারপরে শেষখানে একটি সুন্দর দুয়া দিলেন কয়েকটা বাক্যের বলছে আল্লাহ মাকফির জম্বাহু ও তাহির কালবাহু ও হাসেন ফারজাহ এই তিনটি বাক্য দিয়ে আল্লাহ আল্লাহ মাকফির জাম্বাহ অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি গুনা করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও বা এর মনে যে কুমন্ত্রণা আছে অশ্বাসা আছে যে পাপের কামনা বাসনা চাহিদা নিয়ে এসছে যে কোন রকম পারমিশন পেয়ে যায় আল্লাহ এই যে অসৎ উদ্দেশ্য নিয়ে চলে এসছে অজ্ঞতার কারণে আল্লাহ এর মনের পাপের গোনা মাফ করে দাও আর অতীতে যদি কোনো গোনা করে থাকে তাও মাফ করে দাও অতাহের কাল বাহু আর তার অন্তরে যেই যৌন যৌন ব্যাধি হয়ে গেছে অন্তরে যে তার কুপ্রবৃত্তির ব্যাধি হয়ে গেছে সাথে নার্সের ব্যাধি হয়ে গেছে মনের কামনা বাসনা পূরণ করতে হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এই ব্যাধি মনের রোগ হচ্ছে দুটি একটা হচ্ছে সংশয়ের রোগ আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি সাহওয়াতের হ্যাঁ কুপ্রবৃত্তির রোগ এই দুই রোগ থেকে যে অন্তরকে বাঁচাতে পারবে সেই সত্যিকার মমিন হইতে পারবে যে সংশয় থেকে বাঁচাতে পেরেছে সে শির কুফরিতে মোনাফিকিতে লিপ্ত হবে না নাস্তিক বেদিন হবে না বেনামাজি হবে না আর যেই ব্যক্তি কুপ্রবৃত্তি থেকে নিজের অন্তরকে বাঁচাতে পেরেছে সে কোনোদিন জেনার কাছে যেতে পারে না সে কোনোদিন সমকামিতার কাছে যেতে পারে না সে কোনোদিন ফিল্মের কাছে যেতে পারে না সে কোনো অশ্লীল কথা কাজের কাছে যেতে পারে না সে কোনো দিন হারাম খাবো চুরি করব ডাকাতি করব ঘুষ নেবো বেইমানি করব সুদ খাবো এইসবের কাছে যেতে পারে না কারণ কুপ্রবৃত্ত মনের চাহিদা যে তাড়াতাড়ি বড় লোক হবো আর বেতন দিয়ে বড় লোক হইতে পারছি না অফিসার মানুষ হ্যাঁ অল্প বেতন সরকার দিচ্ছে সুতরাং ঘুষ খেতে হবে হ্যাঁ ব্যবসা করে বড় রিস্ক থাকছে কিন্তু সুদের ওপর টাকা খাটালে কোনো রিস্ক থাকে না নিশ্চিত যে বছরের পরে এত টাকা পাবো কুপ্রবৃত্তির রোগ তো নবী করিম সাজা বললেন আল্লাহ এর কি করো অতাহের কালবা তার অন্তরটাকে পাক করে দাও ওয়াহাসেন ফারজাহু আর এই লজ্জা স্থানকে সুরক্ষিত করে দাও লজ্জা স্থানের হেফাজতের এই ছেলেকে তৌফিক দান করো নবী করিম তিনটি বাক্যের দুয়া কিন্তু এখলাসের সাথে যে দোয়া বেরোই অল্প কথাতেই সেই দোয়া কবুল হয় আর মনে যদি রোগ থাকে ইমানের কমজোরি থাকে আল্লাহর উপর একই না থাকে দুর্বল ইমান নিয়ে যদি আল্লাহর কাছে চান আল্লাহ আধা ঘন্টার দোয়া সারা রাত ধরে দোয়া করছেন আরাফাতে দোয়া করে এসছেন কোন রেজাল্ট পাচ্ছেন না হারাম খেয়ে দোয়া করছেন শিরিক বিদাতি আকিদা নিয়ে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তিনটি দোয়া এমন ভাবে কবুল হইল বলছেন যে ফালাম এখন বাদো জালেকাল ফাতা ইয়ালতাফেতু এলা সেই এরপরে সেই ছেলেটি মদিনায় বসবাস করেছে কখনো কোনো দিন জেনার ধারেও যায়নি কাছেও যায়নি কোনোদিন দেখা যায়নি যে ও চরিত্র চরিত্র খারাপ করেছে কখনো কোনো মেয়ের সাথে কোথাও গোপনে আলাপ করছে প্রেম করছে কোনোদিন দেখা যায়নি তাকে এইভাবে নবী করিম সাল্লা সাল্লাম এই ছেলেকে উপদেশ দিয়েছেন দুয়া দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে হেদায়তের উপরে কায়েম রাখেন আমাদের সমাজে যে সব যুবক যুবতীরা বিভ্রান্তির শিকার হয়েছে গুমরা হয়ে গেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করেন যারা পাপে লিপ্ত হয়েছে তাদেরকে তবা করার দ্রুত আল্লাহ তৌফিক দান করেন যারা পাপ থেকে বেঁচে রয়েছেন আল্লাহ পাক তাদের উপর তাদেরকে অটলতা দান করেন তাদেরকে দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করেন আল্লাহ জান্নাতের রাস্তা আমাদেরকে কায়েম যেন রাখেন আল্লাহ আমাদেরকে জাহান্ন জাহান্নামের রাস্তা থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে মুক্ত রাখেন আল্লাহ পাকের কাছে দোয়া আল্লাহ পাক রব্বুল আলম যে যে পেরেশানি তো রয়েছে আল্লাহ পাক আমাদের পেরেশানি যেন দূর করে দেন যারা অসুস্থ রয়েছেন সুস্থতা যেন দান করেন যাদের ঘরে মৃত হয়েছে আল্লাহ পাক তাদের মৃতদের ওপর রহম করেন আল্লাহ তাদের জান্নাতুল ফিরদ যেন দান করেন সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين